الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এই বাণী সম্পর্কে যে আমার পছন্দ নয় মায়াসুরনি আমার পছন্দ নয় যে আমার নিকট ওহদ পাহাড় সম পরিমাণ সোনা থাকবে আর আমি তা নিয়ে ঘুমিয়ে থাকবো বসে থাকবো এটা আমার কাছে পছন্দ নয় আছে যদি তাহলে কি করবো আল্লাহ রাস্তায় বাই করে দেবো এই হাদিস থেকেই ইমাম বুখারি অধ্যায় কায়েম করেছেন গত সপ্তাহে বলেছি এর আগে অনেকবারই বলেছি যে ইমাম বুখারীর একটি সুন্দর নিয়ম হচ্ছে যে নিজের ভাষা দিয়ে অধ্যায় কায়েম না করে নবী করিম সাল্লাহ ইসলামের মোবারক ভাষা দিয়ে বরকতের হাদিস দিয়ে তিনি অধ্যায় কায়েম করে থাকেন বলছেন কাল আবুজার আবুজার সাহাবি আবুজার রাজি আল্লাহ তালান বলছেন আমাদের দেশের কমিউনিস্টরা বলে যে আবুজার সাহাবি কমিউনিস্ট ছিল আমাদের দেশের মুসলমান কমিউনিস্ট যারা সতর্ক তারা বলে যে ইসলামে কমিউনিজম আছে আর প্রথম কমিউনিস্ট ছিলেন আবুল চরম মিথ্যা কথা এক তো কমিউনিজম হচ্ছে কুফুর কুফুরি মতবাদ তার উপরে আবার সাহাবির ওপর মিথ্যা রোপ ডবল গোনা কত বড় চরম মিথ্যা অপবাদ যে আবুজার রাজি আল্লাহ তালানহ কমিউনিস্ট ছিলেন তবে আবুজার রাজি আল্লাহ তালানহ একটি মাসলায় সমস্ত সাহাবাইকে রাম থেকে ইখতলাফ রাখতেন ইখতলাফটা কি ছিল তার মত ছিল যে খেয়ে দিয়ে যা বাঁচলো তা আল্লাহর রাস্তায় দান করে দেন কমিউনিস্টরা বলছে আল্লাহর রাস্তায় দান করতে নাকি তাই কমিউনিজম কি করা হলো জনগণকে দান করে দিল জনগণ কোথায় সরকার মালিক রাষ্ট্র মালিক হয়ে যাচ্ছে আর তারা তো ভোগ বিলাস করছে দেখেন কমিউনিস্ট দেশে যেই দেশে সত্তর বছর কমিউনিজম থাকলো সেই দেশে কি রাজা আর প্রজা সমানভাবে খেয়েছে না যারা মন্ত্রী যারা প্রেসিডেন্ট তাদের জীবনযাপনের মান আলাদা আর জনসাধারণ কারখানায় কাজ করো স্বামী স্ত্রী ভূতের মতো খাটো তারপরে তোমাদেরকে রেশনে খেতে দেওয়া হবে এইভাবে তাদের দেশে কমিউনিজমকে বাস্তবায়িত করা হয়েছে তাহলে তাহলে কোথায় কমিউনিজম তাদের উদ্দেশ্যে কমিউনিজম তারা বাস্তবায়িত করেনি আর এই কমিউনিজমের যে মানব রচিত বিধান যে একেবারে অচল আর অভিশাপ তা প্রমাণ করে দিল যে সত্তর বছরে গেল না সে দেশের পতন ঘটল এটি পরাশক্তি তার পতন ঘটল আবুজার রাজি আল্লাহ তালান হোক বলছেন কোন তো আমসি মান নবী সাল্লাহ আলী সাল্লাম আমি নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে মদিনার হাররা এলাকায় মদিনার হাররা এলাকায় পথ চলছিলাম হাররা গত সপ্তাহে বলেছি মদিনার দুই পাশে দুটি হাররা আছে হাররা শারকিয়া আর হাররা গারিবে এখন হাররা শারকিয়া বলে সে মহল্লা পরিচিত মসজিদ নবীর কোন দিকে পূর্ব দিকে কিবলা আছে কোন দিকে কিবলা দক্ষিণ দিকে কিনা তাহলে বাম হাতে বাকির দিকে বাকির দিকে যে মহল্লা শুরু হচ্ছে একটু দূরে গিয়ে সে তাকে বলা হয় হাররা শারকিয়া তো মদিনার হাররায় আমি নবী সাল্লাল্লাহু চলছিলাম ফাস্তাক বালানা ওহুদুন আমাদের সামনে হঠাৎ করে আসলো ওহুদ হাররা ছোট ছোট কঙ্করকে বলা হয় সে যেসব জমিনে যেসব এলাকায় কঙ্কর থাকে পাথর থাকে সেসব এলাকাকেও হাররা বলা হয় তো সামনে আমাদের অহদ আসলো ফাকালা ইয়া আবাজার আল্লাহ রসুল বললেন হে আবুজার কুলতুল্লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ আমি বললাম হাজির আপনার দরবারে হে আল্লাহ রসুল তাহলে নবী করিম সাল্লামের কাছে সাহাবাই কেরামরা এইভাবে আদবের সাথে কথা বলতেন ডাক দিলে কি বলতেন লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ কালামা ইয়াসুরনি আন্না ইন্দি মিসলা ওহদিন জাহাবান এখান থেকে কমপক্ষে আমরা আদব বড়দের আদব শিখতে পারি যে বড়দের সাথে কথা বললে বড়র মান মর্যাদা আমাদের ভাষায় যেমন কি না বলে জি বলবো বড় ডাকছেন আব্বা ডাকছেন আম্মা ডাকছেন কি বলছেন এটা বেয়াদবি কথা তারপরে মানে জি বা জি আব্বা জি আম্মা তাই কি না জি খালা জি আঙ্কেল এগুলো হচ্ছে আদবের কথা আমরা প্রত্যেকে গার্জেন কেউ গার্জেন হব কেউ গার্জেন হয়ে গেছি কেউ আগামীতে হবেন তো এগুলি কথা খেয়াল রাখতে হবে বড়দেরকে শ্রদ্ধার ভাষা শিখাতে হবে আর ছোট থেকে যে ভাষাগুলি শিখে নেবে পরে আর ভুলবে না লজ্জা লাগবে না ছোট থেকে যদি না শিখান তো কি কে জি করতে খুব মুশকিল বুঝতে পারছেন তুমি কি আপনি করা খুব মুশকিল আজকাল ফ্যাশন হয়েছে বাঙালি সমাজে যে ছেলে বাবাকে তুমি বলবে আর বাবা ছেলে মেয়েকে আপনি বলবে এই বেকুফি আমি থেকে বড় বেকুফি মনে করি কি শিখাচ্ছেন আপনি বলেন যে আপনার ছেলে আপনাকে তুমি বলবে ঠিক আছে আপনি তুমি শিখান কিন্তু আপনিও তুমি বলেন আপনি আবার আপনি কেন বলছেন আপনার ছেলেকে কি জন্য বলছে শেখানোর জন্য আরে বাবা শিখাচ্ছে তো আপনাকে তো বলতে শিখলো না আপনার ছেলে হ্যাঁ আব্বা তুমি আব্বা তুমি তুমি এই কাজ করনি তুমি এই কাজ করনি ধমক দিয়ে কথা বলছে আপনাকে ছেলে আর মেয়ে আর আপনি আপনি আপনি কি করছেন আপনি কেমন আছেন মার অনুসারে তুমি শেখাই অসুবিধা নেই আমি বলছি না যে তুমি বলো আব্বা আমাকে না যাইস বলুন কিন্তু আপনিও তুমিটাই বলুন আপনার ভাষাটা আরো এত সুন্দর কেন হ্যাঁ, এত হাই ক্লাসের ভাষা আপনি কেন আবার ই কোন বেআদবির আদব আপনি মহব্বত করেন তুমি বলে তুই বলে আরো মহব্বত করেন যারা বলে যে তুমি বললে বেশি মহব্বত হয় তো তুই বললে তারও বেশি মহব্বত আমি যাকে জুনিয়র মনে করি তাকে তো তুমি তুমি বলি আপনি বাকি যাদেরকে সিনিয়র মনে করি অবশ্যই আপনি বলি ঠিক কি না তাহলে একজনকে তুমি বলা মানে তাকে আমি শ্রদ্ধা করি তার চাইতে কাছে যাকে তুই বলি হয়তো তুই বলে অভ্যাস হয়ে গেছে আগেও তুমি করতে না লজ্জা লাগছে তাহলে কি সে জন্য তুই শিখাবেন নাকি স্ত্রীকে কি বলছেন লাব্বাইকা রাসূলুল্লাহ কাল আল্লাহ রাসূল বলেন মা ইয়াসুরুনি আন্না ইনদি মিসলা উহুদিন হাযা যাহাবান উহুদ সামনে এসেছে আমাকে এটা পছন্দ নয় যে আমার নিকট ওহদ পাহাড় সমপরিমাণ সোনা থাকবে তার মধ্যে আলাইয়া সালেসা আর আমার ওপর তিন দিন বা তৃতীয় দিন অতিক্রান্ত করে যাবে তিন দিন পার হয়ে চলে যাবে আমার কাছে ওহদ পাহাড় সমান সোনা দানা থাকবে টাকা পয়সা থাকবে ওয়াইন দিন দিনার আর এক দিনার আমার কাছে থেকে যাবে ওহদ পাহাড়ের সমান ধন সম্পদ আর তিন দিনের পরে একদিন আর আমার কাছে থাকবে এটা আমার নিকট পছন্দ নয় তাহলে কিভাবে কত দ্রুত বেগে খরচ করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের এই ছিল আদর্শ ইল্লা শাই আন আর হলে দেন তবে হ্যাঁ কিছু আমি অবশিষ্ট রাখতে পারি কিসের জন্য ঋণ পরিশোধের জন্য যদি আমার উপর ঋণ থাকে আর ঋণ হয়তো পরিশোধের সময় হয়নি সেটাকে হয়তো রাখবো কারণ ঋণ পরিশোধের সময় না হলে তার আগে দেওয়া জরুরি নয় যখন সময় সময় নির্ধারিত করে দিয়েছেন আর এটি হচ্ছে সুন্নত তরিকা যে ঋণ কারো কাছে নিলে সময় নির্ধারিত করে নিতে হবে যে ভাই তিন মাস পরে দেবো এক্ষুনি দেওয়া জরুরি নয় আপনি ইচ্ছা হলে দিতে পারেন আর না হলে আপনি যথাসময়ে দিতে পারেন যখন দেওয়ার কথা আছে তো নবী সাল্লাম শুধু ঋণ পরিশোধের জন্য কারণ ঋণের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋণের অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না বান্দার হক তাই ঋণ পরিশোধের জন্য নবী সাল্লাম রাখার কথা বলেছেন ইল্লা নাকুলা বিহি ফি ইবাদিল্লাহ হাকাজা ওয়া হাকাজা ওয়া হাকাজা তাহলে এই ধন সম্পদ নিয়ে আমি কি করব আল্লাহর বান্দাদের ক্ষেত্রে আমি এইভাবে ওইভাবে এইভাবে দান করে দেব আকুলা বিহি মানে আতাসাদ্দাকা বিহি দান করে দেব আল্লাহর বান্দাদের মাঝে বন্টন করে দেব হাকাজা মানে এইভাবে এইভাবে এইভাবে আমি নেহি ওর ব্যাখ্যা করছেন ডান দিকে দান করব আনশেমালি বান দিকে দান করব পিছনে দান করব অমিন খালফেহি আগে পিছে সব দিকে দান করে ফেলে দেবো যে যেখানে আসবে যা চাইতে আসবে দিয়ে দেবো নবী করিম সাল্লাহ সাল্লাম যে দারিদ্রতার জীবন যাপন করেছেন এই ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন যেটা অনেকে ভাবে যে আল্লাহ রসুল হয়তো আসলে অভাবী ছিলেন মানে কিছুই আসতো না অথচ যখন খাইবার বিজয় হলো অঢেল সম্পদ আসলো খাইবার থেকে সেদাক আরো কয়েক জায়গায় তারপরে মক্কা বিজয় হওয়ার পরে যখন তায়েফ হাওয়াজেন ওই যে গোত্র এই যে হনায়নের যুদ্ধগুলি হলো অনেক সম্পদ এসছিল গানিমাতের সম্পদ এইসব সম্পদ দিয়ে এসেছে তাহলে সম্পদগুলি গেল কোথায় নবী সাল্লাম দরিদ্র কি আসলে মানে একবারে খালি হাত থাকতেন আসতো আসার পরে তিনি নিজের জন্য রাখতেন না বিবিদের ক্ষেত্রে হাদিস আছে যে যখন এইসব ধন সম্পদ আসলো খাইবার থেকে আর সেদাক থেকে তখন নবী সাল্লাম এক বছরের খরচ খরচা ভরণ পোষণ বিবিদেরকে প্রত্যেককে দিয়ে দিতেন এক বছর খরচ একসাথে দিয়ে দিতেন তাদের অভাব থাকতো না দেওয়ার সময় কিন্তু এক মাস যায়নি দুই মাস যায়নি সমস্ত দান করে যেমন আল্লাহ রসুল দান করেন তেমন আজওয়াজ তারা দান করে শেষ আর বাড়িতে কিছু নেই খাওয়ার মতো মানে দারিদ্রতা তারা চেয়ে নিতেন যে দরকার নেই কালকের চিন্তা কালকে করব আজকে চিন্তা করার প্রয়োজন নেই আর আমরা তো বছরকে বছর চিন্তা নয় শুধু ছেলে মেয়ে তাদের তাদের ছেলে তাদের ছেলে তাদের ছেলে কয়েক জেনারেশন কথা যে চিন্তা করি আর এই জন্য আমরা দুনিয়ার পিছনে ছুটি এই ভুলটা ভেঙে থাকা দরকার আমাদের কারণ আমাদের দেশের মানুষের ভুল ধারণা রয়েছে যে নবী সাল্লামের হাতে পয়সা কড়ি ছিল না কিছু থাকতো না সেই জন্য অনাহারে থাকতেন না আল্লাহ রাস্তায় দান করে অনাহারে থাকতেন গরিব মিসকিনকে দিয়ে দিয়ে যে যা চাইতে আসতো দিয়ে দিতেন তারপরে অনাহারকে তিনি প্রাধান্য দিতেন ইউ সেরুন আলা আনফুসহিম কান বিহিম খাসাসা অন্যকে প্রাধান্য দিয়ে থাকে সাহাবাই কারণের প্রশংসায় এই আয়াত নাজেল হচ্ছে এর এই আয়াতের প্রথম যে ব্যক্তি মানে এই গুণে গুণান্বিত তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম এবং তার আজওয়াজ তো মাহাতুল মোমিনিন আর আলী ভাই তারপরে অন্যান্য সাহাবি কালাম খোলাফেরা সেদিন অন্যরা তুমা কাল তারপরে বললেন ইন্দাল আক্তারিন হুমুল মুকিল্লুন যারা বেশি ধন সম্পদশালী হুমুল মকিল্লুন ইয়ামাল কিয়ামা তারাই নেকির দিক দিয়ে স্বল্পতাই থাকবে কিয়ামতের দিন নেকি তাদের অল্প থাকবে কিয়ামতের দিনে মান কাল হা কাজা ওয়া হা কাজা ওয়া হা কাজা তবে যে ব্যক্তি বেশি ধন সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় এইভাবে এইভাবে ডানে বামে পেছনে সামনে দান করতে থাকলো ওয়াকালিলুম মাহুম আর এদের সংখ্যা অত্যন্ত কম ওয়াকালিলুম মাহুম অত্যন্ত কম এদের সংখ্যা যেমন কোরআন আল্লাহ বলেছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শকুর আমার গুজার বান্দা খুব কম কালিলাম্মা আতাস করুন তোমরা অল্প শুক্রিয়া করে থাকো তোমা কাল আলী মাকানা অতপর আল্লাহ রসুল কি বললেন যে তোমার এই জায়গায় অবস্থান করো এক জায়গায় আবুজারকে বসিয়ে দিলেন লাতাবরা হাত্তা আতিক অতক্ষণ পর্যন্ত এখান থেকে সরবে না লাতাবরা মানে সরবে না হাত্তা আতিকা যতক্ষণ তোমার কাছে আমি না এসে যাব তোমা ইনতালা কাফি সওয়াদিল্লাইল রাতের অন্ধকারে নবী সওয়াদ মানে আসওয়াদ থেকে কালো তার মানে অন্ধকার এখানে কালো হলে অন্ধকার তো রাতের অন্ধকারে নবী সাল্লাম চলতে লাগলেন হাত্তা তাওয়ারা এমনকি আমার চোখের আড়ালে চলে গেল আর দেখতে পাচ্ছি না তাওয়ারা মানে চোখের আড়ালে চলে গেলেন তো সাউতান কাদ ইরতাফা হঠাৎ করে একটি আওয়াজ কাদ ইরতাফা একটি আওয়াজ ধ্বনি শুনলাম খাও বস্তু আমি ভয় পেয়ে গেলাম ফালান আবরাহ নাকি আছে আহাদুন আরাদ আলিম নবী সাল্লাল্লাহু এই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম আশঙ্কা করলাম যে এমন তো নয় যে নবী করিম সাল্লাল্লাহু সামনে কোনো শত্রু পড়ে গেছে আর শত্রু আক্রমণ করে দিল নবী করিম সাল্লামের উপর দেখেন সাহাবাই কেরাম কেমন ভালোবাসা নবী করিম সাল্লামের সাথে আরাদান আতিয়া হঠাৎ করে আমি ছুটে যেতে ইচ্ছা করলাম যে যাই ছুটে যাই দেখি নবী করিম সাল্লামের কি অবস্থা হাজার তো কওলা হলি কিন্তু আমার ওই কথা স্মরণ যে খবরদার এখান থেকে সরবে না নবীর যে আদেশ মনে পড়ে গেল যে আদেশ যতক্ষণ না আসবো তুমি এখানেই থাকবে লা তাবরা হাতা আতিক যতক্ষণ তোমার কাছে না আসবো ততক্ষণ তুমি এখানেই থাকবে ফালাম ফালাম আবরা সুতরাং সেখান থেকে আর সরলাম না হাত্তা আতানি অপেক্ষা করতে থাকলাম এমনকি নবী করিম ইসলাম আমার কাছে পৌঁছে গেলেন বলতে ইয়া রাসূল আল্লাহ বললাম হে আল্লাহ রাসূল লাকাদ সামিতু সাওতান তাখাওয়াফতু আমি একটি আওয়াজ শুনে ভয় পেয়ে গেছিলাম যে কি হলো না হলো আপনার লাকাদ সামিতু সাওতান তাখাওয়াতু ফাযাকারতু লাহু ফাকাল ওয়া হাল সামিতাহু এই কথা উল্লেখ করলাম তখন নবী সাল্লাল্লাহু বলেন এই আওয়াজ তুমি শুনেছো কালা না কুলতো নাম আবু দা বলছেন যে হ্যাঁ আল্লাহ রাসূল আমি শুনেছি কালা জাকা জিবরিল আতানি এ ছিল জিব্রাইল আলী ইসলাম জিব্রাইলকে জিব্রাইলও পড়া যায় আর জিবরিলও পড়া যায় জিব্রাইল আর জিবরিল দুটোই ঠিক কোনোটাকে ভুল মনে করবেন না আমাদের দেশের লোকেরা জিব্রাইলটাই বেশি জানে কিন্তু কোরআনে কি রয়েছে মান কান আদু আল্লাহ মালাইকাতি ও জিবরিল ও মিকাল মিকাল রয়েছে মিকালও বলা যায় মিকাইলও বলা যায় মিকাইল থাকে আতানি জিবরিল আতানি আমার কাছে আসলো আসার পরে বললো কি ফাকালা মান মাত মিন তোমার ওম্মতের কেউ যদি মারা যায় কি অবস্থায় লায়ুশেক বিল্লাহ শাইআন আল্লাহর সাথে না শিরিক করে দাখালাল জান্নাহ তাহলে সে জান্নাতে যাবে এই সংবাদ সুসংবাদ জিবরাইল আলাইহিস সালাম দেওয়ার জন্য এসেছিলেন কুলতু আমি বললাম ওয়াইন জানা ওয়াইন সারাক যদি জেনা চুরি করে কাল ওয়াইন জানা ওয়াইন সারাক যদিও জেনা চুরি করে এর ব্যাখ্যা গত সপ্তাহে হয়ে গেছে যে জেনা চুরি করে কেউ যদি মারা যায় কিন্তু শির্ক না করে আল্লাহর ইবাদত বন্দী করে তার মানে নামাজি বেনামাজি নয় নামাজি জেনাও হয়েছে চুরি হয়েছে যদি তবা করে নিয়ে থাকে তাহলে তো মাফ দুনিয়াতে যদি তবা না করে মারা যায় তাহলে কি বলেছি শাস্তি ভোগ করবে এই ক্ষেত্রে কবরের শাস্তি রয়েছে তার আগে দুনিয়ার শাস্তি রয়েছে অনেকে আছে যে না বা চুরির পরে তার দুনিয়াতে শাস্তি হয়ে গেছে চুরি করেছে কোনো জায়গায় মার খেয়েছে কম মার খেয়েছে ধরা পড়ে তাহলে দুনিয়াতে শাস্তি হয়ে গেল না চুরি করেছে সৌদি আরব মতো ইসলামিক দেশে হাত কেটে না হয়েছে তাহলে তার কি গোনা মাফ হলো না গোনা মাফ আল হদুদ ও কাফার হাদিস আছে যে হদ যদি কায়েম শরীয়তি হদ যদি কায়েম করা হয় তাহলে কাফারা হয়ে যায় গুনাহ মাফ হয়ে যায় তাহলে দুনিয়াতে গুনাহ মাফ হওয়ার অনেক উপায় রয়েছে মার খেয়ে গুনাহ মাফ হবে অবশ্যই চোর ধরা পড়লো মার খেলো গুনাহ মাফ হবে হাত কাটা গেল অবশ্যই গুনাহ মাফ হবে হাত কাটা গেলে তো অবশ্যই গুনাহ হবে কারণ এটা হচ্ছে শরীয়তি হদ তারপরে কেউ জেনা করলো আল্লাহর গজব দুনিয়াতে আসলো আমি জানি এক জেনাকারী বা বিচারকারীকে জানি অথচ লোকটি নামাজি আল্লাহ আকবার জেনায় ধরা পড়ার কিছুদিন পরে দেখলাম গোটা শরীর সাদা হয়ে গেছে সাদা রোগ শরীর সাদা হয়ে যাওয়া আল্লাহর আজাব দুনিয়াতে তাহলে দুনিয়াতে যে ব্যক্তিকে আল্লাহ আজাব দিয়ে দিলে হয়তো পারে আল্লাহ কবরের আজাবে মাফ করে দিতে পারেন অথবা এই দুনিয়ার আজাব দিয়েও যদি তার কোনো মাফ না হয় তাহলে কবরের আজাব হবে কবরের আজাব দিয়ে মাফ হয়ে যেতে পারে আজাব এমনকি কবর আজাব স্থায়ীভাবে থাকবে না মমিন বান্দার তার আমল হিসাবে যেমন যার আমল যদি তার গোনা অল্প থাকে তাহলে একদিন দুই দিনেরও আজাব হতে পারে আধা ঘন্টা এক ঘন্টার আজাব হইতে পারে আবার বছরকে বছর হাজার হাজার বছর আজাব হয়ে একদিন মাফ হয়ে যেতে পারে তাহলে তার গোনা যদি কবরের জীবনেই মাফ হয়ে যায় বারজাকি জীবনে তাহলে আর জাহান নামে যাবে না আখেরাতে বুঝতে পেরেছেন কথা এই কথাগুলিকে সবসময় মনে রাখতে হবে এরকম মশলার ক্ষেত্রে এমনটা নয় যে একটা লোক জেনা করতে আছে আর চুরি করতে আছে আর তার গোনা খাতা মাফ হলো না আর তাকে আল্লাহ রাবুল আলমিন শুধু কালমেলা ইরাহিল্লাহ রসুল্লাহ নামাজ পড়ার জন্য জান্নাত দিয়ে দেবেন না পানিশমেন্ট পেতে পারে সে দুনিয়াতেও পেতে পারে কবরের জীবনেও পেতে পারে অথবা জাহান নামেও কিছুদিনের জন্য যেতে পারে আল্লাহ আলম এই ছিল হাদিস তারপরে দেখুন আবু হরের আল্লাহ তালানো বর্ণনা করেছেন কালা রসুল্লাহ রসুল্লাহ আলী মিসল জাহাবান আমার নিকট যদি অহদ পাহাড় সমপরিমাণ কি থাকে সোনা থাকে মায়াসরণী তো আমি পছন্দ করি না আল্লাহ তামুর আলিয়া সালাহ সালায়াল আমার উপর তিন রাত অতিক্রম করবে ওয়া ইন্দি মিন হুসাইন আর সেই সোনা দানার কিছু আমার কাছে অবশিষ্ট থেকে যাবে এটা আমি চাই না তবে ইল্লা সাইয়ান আর হলে দেইন তবে কিছু আমি অবশিষ্ট রাখতে পারি কিসের জন্য ঋণ পরিশোধের জন্য বাবুল গেনা গেনা নফ ইমাম বুখারি রহমতুল্লাহ আলী বলছেন এই অধ্যায় হচ্ছে মানুষের সচ্ছলতা আসলে মনের সচ্ছলতা গেনা মানে সচ্ছলতা তো সচ্ছলতা টাকা পয়সার প্রাচুর্যতাই হয় না ধন সম্পদের পরিমাণ বেশি হলে বৃদ্ধি পেলেই যে ধনী হয় মানুষ তা নয় গেনা সচ্ছলতা আসে কিসে মনের সচ্ছলতাই মন যখন সচ্ছল মনে তৃপ্তি যা কিছু পেয়েছেন যে অবস্থায় আছেন সেই অবস্থায় আপনি পরিতৃপ্ত আর ভিতরে আট বলা হয় যথেষ্ট আলহামদুলিল্লাহ যা পেয়েছি যথেষ্ট আমার চাইতে সুখী আর কেন আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আসল গেনা অন্তরের সচ্ছলতাই হচ্ছে আসল সচ্ছলতা আর টাকা পয়সার প্রাচুর্যত রয়েছে কিন্তু খাই খাই খাই খাই আরো পেতাম আরো পেতাম আরো হয়তো আরো হয়তো আরো সারালি বাড়তো আরো ইনকাম বাড়তো আরো ওভার টাইম বাড়তো আরও যদি টাকা পয়সা হারাল হালাল হোক হারাম হোক হয়তো তাহলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না একটা বাড়ি দুটো বাড়ি গ্রামে বাড়ি আছে এখন শহরে হলো শহরে টাউনে হয়েছে এখন সিটিতে হয়তো ঢাকায় যদি যেতে পারতাম ইত্যাদি চিটাগাং যেতে পারতাম তাহলে কোনোদিন শান্তি পাওয়া যাবে না বাবুল বাবুল না গেনান না এবং অন্তর যদি সচ্ছল হয় তাহলে আল্লাহ রাস্তায় বাই করতে গিয়ে দ্বিধাগ্রস্ত হবে না অন্তর যেহেতু সচ্ছল কিন্তু টাকা পয়সার প্রাচুর্যতা থেকেও আল্লাহ রাস্তায় দান করতে পারে না সাহাবাই কেরামদের অন্তরে সচ্ছলতার কারণে ঘরে যা কিছু ছিল নিয়ে এসে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা উমায় ফারুক ঘরে যা ছিল অর্ধেক নিয়ে এসে দিয়ে দিতে পারলেন আর আমাদেরকে যদি বলা হয় এক হাজার রিয়াল দাও তাহলে মুশকিলে পড়ে যাবে বাবা মাকে দিতে গিয়া আমার ভবিষ্যৎ নেই আমার স্ত্রী নেই আমার ছেলে মেয়ে নেই বিয়ে শাদী করেছে এখন হ্যাঁ তাদেরকে এত টাকা দিতে হবে বরং দেবই না ভাইদের পড়াশোনা দেবই না আল্লাহ রাস্তায় খরচ করবো না মসজিদ নেই ইসলামিক লাইব্রেরি নেই জরুরি কাজ রয়েছে দিনের কাজ না খরচ নেই মনের সচ্ছলতা না থাকার কারণে তো নবী সাল্লামের এই হাদিসের একটা অংশ এই এমন বখাই রহমতুল্লাহ আলাই দেখেন অধিকাংশ ক্ষেত্রে হাদিস দিয়ে অধ্যায় কাম করেছেন এটা হাদিস রয়েছে লাইসাল গেনা আনকাস রাতিল আরব আরব ইন্নামাল গেনা গেনান ওই হাদিস থেকে এই বাবটিকে নেওয়া হয়েছে মহান আল্লাহ ইসাদ করেছেন আয়াহ সাবুন আন্নামা নহমেদ দহম বেহিন মালিম ওয়া বানিন কোরআন নেই এখানে আর তারা কি ধারণা করে কি আন্নামা নমিদ দহম মিন মালিম ওয়া আমি তাদেরকে সাহায্য করে থাকি ধন এবং জন দিয়ে মাল ধন বানিন মানে সন্তান সন্ততি বানিন ইবনুনের জামা ইবনুনের জামা হচ্ছে বানুন আর বানিন আল মাল ওয়াল বানুন আর জিনাতুল দুনিয়া আর বানুন থেকে বানিন ওয়াউনুন দিয়ে জামা মুজাক্কার সালেম তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে অনেক মানুষ ধারণা করে যে ধন সম্পদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুখের জন্য এবং আমরাও এরকম যোগ্য আমাদের যোগ্যতা রয়েছে আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে আমরা ইঞ্জিনিয়ার আমি ডাক্তার আমি খুব চালাক চতুর অনেকে এসেছে দাম আমি কিছুই করতে পারিনি হয়তো শিক্ষিত নয় কিন্তু আমি বুদ্ধিমান যার ফলে দেখেন এত বড় ব্যবসা করে ফেলেছি এই করে ফেলেছি সেই করে ফেলেছি আমি দেখেন এমন একটা ভালো কফিল পেয়ে গেছি যেটা অনেকেই করতে পারে কত শিক্ষিত ঘাস ছিল বেড়াচ্ছে আর আমি দেখো কত বুদ্ধিমান ইত্যাদি ইত্যাদি তো অনেকে এরকম ধারণা করে যে তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি তাদের বিচক্ষণতার কারণে তাদের জ্ঞান গরিমার কারণে বানিয়ে সন্তান সন্ততি দিয়ে দিয়েছি আর এগুলি দেওয়ার মানে অথবা আরো কিছু লোক আছে যে আমরা খুব সৎ আল্লাহ আমাদেরকে ভালোবাসে সেই জন্য আমাদের দিয়েছে না না না এই জন্য না আয়াহসাবুন আন্নামা নমিদ্দহুম বিহি মিন মালি ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত নুসারিউ লাহুম ফিল খায়রাত আল্লাহ রাব্বুল বলছেন যে তাদেরকে এই কল্যাণগুলি আমি দ্রুত দিয়ে দিতে চেয়েছি এই কল্যাণগুলি দ্রুত আমি দিয়ে দিতে চেয়েছি তাড়াতাড়ি করে আমি দিয়ে দিলাম তাদেরকে আই হাসাবুন আন্নামা নমিদ্দুহুম বিইমারি মানে নুসারিউ লাহুম ফিল খায়রাত এই কল্যাণগুলির ক্ষেত্রে আমি দ্রুত দিয়ে দিতে চেয়েছি আল্লাহ রাব্বুল এই কল্যাণগুলি দুনিয়াতে দিয়ে দিয়েছেন আপনাকে ধন দিয়ে দিলেন বেশি তার মানে আপনি ধোকা খাবেন না খুব ভালোবাসেন আপনি খুব প্রিয় তাহলে কি কাফেররা বেশি প্রিয় আল্লাহর কাছে সেই জন্য আল্লাহ বেশি তাকে ধন সম্পদ দিয়েছে শক্তিশালী করেছে না বাল্লায় অসরণ বরং এরা চিন্তা করে না যে এটা তার সৎ হওয়ার প্রমাণ নয় আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় হওয়ার এটা প্রমাণ নয় যে তাকে ধন সম্পদের জন্য দিয়ে দিয়েছি আমি খুব ভালোবাসি তাকে না বরং এটি পরীক্ষা দ্বার দুনিয়াতে ধন সম্পদ বেশি ছেলে মেয়ে দিয়ে দেওয়া এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইবতিলা মানে পরীক্ষা আজমাইশ পরীক্ষা নিরীক্ষা বাল্লায় স্মরণ তারা উপলব্ধি করে না যে কি উদ্দেশ্যে এসব দিয়েছে দুনিয়াতে খেয়ারাতগুলি দ্রুত দিয়ে দিচ্ছি তাড়াহুড়া করি দুনিয়াতেই দিয়ে দিচ্ছি আমি বিলম্ব করিনি তারপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে ভীত এবং যারা তাদের রবের আয়াতের প্রতি ইমান রাখে আল্লাহ নিদর্শন আল্লাহর আয়াত আল্লাহর বিধানের প্রতি ইমান রাখে ওয়াল্লাদিন আহম রব্বিহিম লাউ শেকুন এবং যারা তাদের রবের সাথে শিরিক করে না ওয়াল্লাদিন ইউতুনা মা আতাও এবং যারা যা কিছু দিতে পারে দেয় মানে আল্লাহ রাস্তায় দান করে দান করা সত্ত্বেও অকলু বহম বা দান করে বা আত্মীয় স্বজনের উপর ব্যয় করে যেখানে খরচ করার প্রয়োজন খরচ করে তারপরে অকলু বহম মজেলা তাদের অন্তর ভয়ভীত ভীত কি জন্য ভয় ভীত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের তাফসীর জিজ্ঞেস করলেন নবী বললেন যে ওই লোকেরা যারা আল্লাহর রাস্তায় দান করে দান করার পরে ভয়ে ভীত কেন যে দান করে না সে ভয়ে ভীত হোক কিন্তু দান করার পরেও কেন ভয়ে ভীত আল্লাহ রাস্তায় ব্যয় করলো মাতা পিতাকে দিল আত্মীয় স্বজনকে দিল সেলাতুল আরহাম করলো তারপরে কেন ভয়ে ভীত আল্লাহ এই যে কাজগুলি করলাম কবুল হলো কিনা কবুল হলো কিনা এই যেন ভীত এমনটা তো নয় যে লৌকিকতা চলে আসলো আমি খ্যাতির জন্য যে সবাই বলবে সুনাম করবে যে এলাকায় একটা ছেলে আছে দেখো না বাবা মাকে কত দিচ্ছে ভাইদেরকে পড়িয়ে মানুষ করলো লোকের কাছে শুধু নাম কেনার জন্য তাহলে কবুল হবে না এই জন্য ভয়ে ভীত তারা দান করে খায়রাত করে ইসলামিক কাজ করে দিনের কাজ করে দিনের খেদমত করে আল্লাহ রাস্তায় বাই করেও তারা কলুবহম মজিলা তাদের অন্তর ভয়ে ভীত আন্নাহ মেরা রব্বিম রাজন কি জন্য ভয়ে ভীত কারণ দুনিয়ার তারা প্রতিদান চায় না দুনিয়ার খ্যাতি সুনাম চায় না চাই কি যে আন্নাহম মিলা রব্বিম রাজন তার আল্লাহর কাছে প্রত্যাবর্তিত ফিরে যেতে হবে আল্লাহ সেখানে যাতে করে এগুলি সম্বল হয় পাথেই যেন পায় এই নেকিগুলি সেখানে পাই আল্লাহর কাছে ফিরে গিয়ে উলাইকা ইউসারিউনা ফিল খাইরাত এরাই কল্যাণের ক্ষেত্রে দ্রুতগামী যারা এই নেক কাজগুলি করে এবং আল্লাহকে ভয় করতে থাকে অহম লাহা সাবেকুন এবং এরাই হচ্ছে অগ্রগামী অগ্রগামী আগে বেড়ে যারা কাজ করে নেকির কাজ করে যারা প্রতিযোগিতায় আগে বেড়ে যায় তাদের ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হাক্ক ওয়া হুম লা ইউজলামুন অনেক দূর পর্যন্ত গিয়েছে এদিকে মনে হয় তেষট্টিতে আচ্ছা চলে এসেছে তারপরে বাল কুলুবহুম ফি গামরাতি মিন হাযা ওয়া লাহুম আমালুম মিন দুনি যালিকা হুম লাহা আমিলুন এই আমিলুন পর্যন্ত এখানে বলছে এলা কাউলিহি আমিলুন আছে আচ্ছা না পর্যন্ত তিনি উল্লেখ করেছেন এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে জায়গা বেশি নেবে সেজন্য আয়াতকে শুরু থেকে শেষ পর্যন্ত মধ্যখানে গ্যাপ দিয়ে বলে দেওয়া হয়েছে এই পর্যন্ত এই আয়াতগুলি তোমরা দেখে নেবে তো এই আয়াতগুলি তফসির আপনাদের সময় হলে দেখে নেবেন তারপরে হাদিসের দিকে যাই যেহেতু সময় কম আছে ইবনে ওয়াইনা বলছেন যে লাম ইয়ামালুহা লা বুদ্দা মিন আই ইয়ামালু হুম লাহা আমিলুন ওয়া লাহুম আমালু মিন দুনি যালিকা শেষখানে যে বলা হয়েছে ওর তাফসিরে সুফিয়ান বিন ওয়াইনা বলছেন যে সৎ লোক যারা অনেক আমল করেনি আল্লাহ রাব্বুল তাদেরকে সেই আমলগুলি তৌফিক দিবেন আমল করার তৌফিক দিবেন ওয়া লাহুম আমালু মিন দুনি যালিকা যা কিছু করলো করলো আরো কিছু আমল যেগুলি করা রয়েছে সেগুলি অবশ্যই তারা করবে সেগুলি অবশ্যই তারা করবে তা ইবনে ওবায়না বলছেন লাম ইয়ামাল সেই আমলগুলি তারা করেনি লা বুদ্দা মিন আইয়ামালুহা কিন্তু সেই আমলগুলি সেই কর্মগুলি অবশ্যই তারা করবে দিনের কর্ম যদি নেকির কর্ম হয় তো সেগুলি আল্লাহ তাদের তৌফিকে জুটাবে পয়সা ছিল না দান খেয়াত করতে পারেনি আল্লাহ এক যুগে দেবেন আর আল্লাহ তাকে তৌফিক দিবেন সেই মালি এবাদত করার আল্লাহ রাস্তায় ব্যয় করার আল্লাহ দিনের খেদমত করার আর্থিক খেদমত করার আল্লাহ তৌফিক দেবেন পয়সা ছিল না হজ করতে পারেনি আল্লাহ যদি ভাগ্যে রেখে থাকে ওর এই আমল ওর যদি বাকি থেকে থাকে তাহলে এক যুগে আল্লাহ তাকে পয়সা দেবেন বা এমন কোনো ওসিলা মাধ্যম তৈরি করে দেবেন যে মক্কা মোকারমা পৌঁছে দেবেন আল্লাহ রাবুল আলমী অনেকে আমরা গরিব দরিদ্র ছিলাম পয়সা ছিল না কল্পনা করা যায় না যে হজ করতাম কিন্তু আল্লাহর কাজের মাধ্যমে পৌঁছে দিয়েছেন কাউকে পড়াশোনার মাধ্যমে পৌঁছে দিয়েছেন হজ করে দিলেন যৌবনে হজ করে নিলেন আপনার বাবা মা দাদা দাদি না না নানি বংশে হয়তো হাজির করেন না খুঁজে আল্লাহম আমাল মিন্দু নিজা আলেখম আমি সেই আমলগুলি অবশ্যই তারা করবে এইরকমই খারাপ আমলের ক্ষেত্র যদি হয় তাহলে করবে যদি এরকম আমল থেকে থাকে তাদের আর ওইদিকে তারা যদি ঝাঁপ দেয় তাহলে আল্লাহর বলে আমি বাধা দিবেন কারণ আল্লাহ রাবুল আলমী রাস্তার উপর ছেড়ে দিয়েছেন কোন রাস্তা তুমি অবলম্বন করবে সেটা তুমি করো তারপরে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ায় দুনিয়ার কর্ম যে কর্মগুলি এখনো করেননি কর্ম আপনার বাকি রয়েছে সৌদি আরবে চাকরি শেষ হলো ছাত্র জীবন পড়াশোনা জীবন শেষ হলো কর্মক্ষেত্রে আরো কোন কোন দেশে যে যেতে হবে আর কোনখানে যে পৌঁছিতে হবে আর কোনখানে সুখ বা দুঃখ দিয়ে যে আমরা সম্মুখীন হব সুখ দুঃখের তো এগুলি হুমলাহা আমেলন এগুলি অবশ্যই তাদেরকে করতে হবে এ আয়াতে এই কথাই বুঝাতে চাওয়া হয়েছে তারপরে আল্লাহ রাব্বুল আলমিনের এই আয়াতের পরে হাদিস নিয়ে আসা হয়েছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله أي النبي صلى الله عليه وسلم قال আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাব সফলতা আসে না আন আন কাসরাতিল আরাব ধন সম্পদের প্রাচুর্যতায় কাসরা মানে আধিক্যতা বা প্রাচুর্যতা আরাজ মানে দুনিয়ার ক্ষণিকের ভোগের বস্তুগুলি সামান যেগুলি মালমাতা আসবাবপত্র ফার্নিচার হোক আর বাড়ি ঘর হোক আর টাকা পয়সা হোক যেগুলো ভোগের বস্তু এক কথায় ভোগের বস্তুর আধিক্যতেই সচ্ছলতা আসে না বাড়ি ছিল খড়ের বাড়ি করলেন টিনের বাড়ি মাটির বাড়ি ছিল পাকা বাড়ি করলেন টিনের বাড়ি ছিল ছাদের বাড়ি করলেন গ্রামের বাড়িতে এখন শহরে চললেন পয়সা যথেষ্ট হয়েছে ব্যাংকে পয়সা ছিল এখন ব্যাংক ব্যালেন্স হয়েছে অনেক জায়গায় জায়গা নিয়ে রেখে দিয়েছেন এখন মাসাল্লাহ এগুলির নাম সচ্ছলতা গেনা নয় এতে ধনী হয়ে যাওয়া নয় ওলা কিন্নাল গেনা গেনার নাস কিন্তু আসল সচ্ছলতা হচ্ছে মনের সচ্ছলতা গেনার নাস মন সচ্ছল আরামে শুইবে না আরামে ঘুম আসবে অনেক পয়সাওয়ালা তারপর আরামে ঘুম আসে না সারে তার ঘুম আসে না সুগার রোগ ধরে নিয়েছে ঘুম আসছে না আর এত টেনশন এত টাকা অমুক জায়গায় পড়ে আছে এত টাকা অমুকের হাতে পড়ে আছে এত টাকা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি কেমন করে টাকাগুলি যে উঠে আসবে পরেশান হয়ে রয়েছে হাই হাই হাই করতে আছে শুধু ওরাই বেশি পরেশান কিন্তু মনে যদি শান্তি হতো আল্লাহ যা আমার ভাগ্যে রেখেছেন জুটিয়েছেন তা অবশ্যই আমার কাছে ফিরে আসবে আর যেটা আমার ভাগ্যে নাই ফিরে আসবে না তো শান্তির সাথে ঘুম আসবে এর নাম হচ্ছে মনের সচ্ছলতা ওলা ওলাকিন্নাল গেনা গেনার না এই জন্য মনকে সচ্ছল করতে হবে মনকে অন্তরকে প্রশস্ত করতে হবে উদারতা নিয়ে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিনের তকদিরের প্রতি ইমান রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলম যা ভাগ্যে রেখেছেন তকদিরে রেখেছেন তা অবশ্যই আসবে এই ক্ষেত্রে আমি মাঝে মাঝেই এই হাদিসটি খুব স্মরণ করি এবং আপনাদেরকে স্মরণ করতে বলছি হাদিসটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিস্কা কশ্চিন কালেও কোনো ব্যক্তি মরে যাবে না অতক্ষণ পর্যন্ত অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তার রিজেক সম্পূর্ণ না করে নেবে কোনো শক্তি মারতে পারবে না আপনাকে আর আপনি মরবেন না মরতে মরতে কি বেঁচে গেলেন কত পাল্টি খেলো গাড়ি তারপরও মরলেন না আপনার পাশে সব মরে গেল আপনি বেঁচে আছেন চোর ডাকাতে মারার চেষ্টা করলো আপনাকে মারার জন্য টার্গেট করে এসেছিল আপনার ভাই মরে গেল আপনার স্ত্রী মরে গেল আপনি মরলেন না বেঁচে গেলেন লান তমু তানাফসন কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত কোশ্চিন কালেও লান নবিসেন বলেছেন কোশ্চিন কালেও মরবে না যতক্ষণ পর্যন্ত নিজের রিজিক সম্পূর্ণ না করে নেবে পুরোপুরি দিলেন হারাম থেকে বেতন পাচ্ছি এক হাজার দুই হাজার হচ্ছে না পেট ভরছে না এখন সিটি বিক্রি করব। এখন চুরি করব। এখন কফিলে চুরি করে খাবো এখন হারাম ব্যবসা করব না আল্লাহ ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর ও আজমেলু ফিত্তালাব এবং আল্লাহর কাছে কামনা করায় দোয়া করার ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন কর উত্তম পন্থা অবলম্বন করো আল্লাহর কাছে খুব চাও দুনিয়া চাও আখেরা চাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতি হাসান ওয়া কিনা আযাবান কোনো দোষ নেই আল্লাহর কাছে যদি আখিরাতের সাথে সাথে দুনিয়া চান কোনো দোষ নেই কিন্তু যারা শুধু দুনিয়া চায় হ্যাঁ আল্লাহ বলছেন ও লাহু ফিল আখিরাতি মিন খালাক তাহলে পরকালে কিচ্ছু নেই তাদের জন্য কিছুই নেই তাদের জন্য আখিরাত প্রাধান্য দিয়ে পরকালকে প্রথম নম্বরে রেখে দিনকে অগ্রাধিকার দিয়ে যদি দুনিয়া দুনিয়া অর্জন করি কামাই করি এবং দুনিয়ার জন্য সচেষ্ট হই দিনের সাথে সাথে আর যদি আল্লাহর কাছে তলব করি অবশ্যই দেবেন উত্তম পন্থে আল্লাহর কাছে তলব করতে হবে এতে ইমান মানুষের বেটে যাবে আমি পেলাম না আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই চাকরি একটা ছিল ছুটে গেল কোনো পরোয়া নেই পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বাবু ফাজলিল ফাকরে এই অধ্যায় হচ্ছে দারিদ্রতার ফজিলত সম্পর্কে দারিদ্রতার ফজিলত বা মর্যাদা সম্পর্কে গুণাগুণ সম্পর্কে দরিদ্র যদি থাকেন তাহলে ফজিলত রয়েছে না বেশি পয়সা হলে ফজিলত হাদিস থেকে জানবেন যে যে দরিদ্র তার ফজিলত বেশি রয়েছে তার মর্যাদা বেশি রয়েছে আল্লাহ করেছেন কাল মাররা আলা সাল্লাম একজন লোক রাসুল্লাহ পাশ দিয়ে অতিক্রম করে চলে গেল ফাকালা লেরাজলিন এন্দাহু জালিস মা রায় কাফি হাজা তখন নবী করিম আলি সাল্লাম একজন লোক তার পাশে বসেছিলেন সেই লোকটিকে সম্বোধন করে বললেন যে এই লোকটি সম্পর্কে তোমার কি মন্তব্য এই লোকটি সম্পর্কে তুমি কি বলতে পারো কি মতামত তোমার রায়ুকা রায় মানে মতামত মন্তব্য ফাকালা রাজুলুন ফাকাল রাজুলুন মিন আশরাফিন নাস এই লোকটি হচ্ছে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের লোক আশরাফিন নাস সম্ভ্রান্ত লোক শরীফ থেকে আশরাফ শরীফের বহুবচন শরীফ সম্ভ্রান্ত শ্রেষ্ঠ একজন ভদ্র মানুষ সম্ভ্রান্ত মানুষ সম্ভ্রান্ত লোকদের অন্তর্ভুক্ত হাজা ওয়াল্লাহে এই লোকটি এমন লোক আল্লাহর কুসুম করে বলি হারিউন ইন খাতাবা ইউনকা এত সম্ভ্রান্ত লোক শ্রেষ্ঠ লোক যে কোনো জায়গায় যদি বিয়ের পায়গাম দেয় চট করে সাদার গ্রহণ করে মেয়ে দিয়ে দিল বোন দিয়ে দিল কাকে দেয় সাধারণত মেয়ে বোন ওয়াইন সাফা আইন সাফা আর যদি কোনো ক্ষেত্রে সুপারিশ করে গিয়ে একটু কাজটা করে দেন না ঠিক আছে ঠিক আছে আপনি বলছেন আর অসুবিধা নেই আপনার শুধু একটা কাগজ লিখে দেওয়া যথেষ্ট একটা টেলিফোন করে আপনার কাজটা হবে না সুপারস্টার জন্য গিয়েছেন আপনি একজন সম্ভ্রান্ত মানুষ কোন অফিসে অফিসে দাঁড়িয়ে গেছে বলছেন স্যার কি জন্য এসেছেন ইঞ্জিনিয়ার স্যার কি জন্য এসেছেন কি জন্য বলে বলে বলছে এসেছিলাম একটু আমাদের আব্দুল আজিজ ভাইয়ের একটু কাজ ছিল আরে আপনি এত কষ্ট করে এসেছেন আশা প্রয়োজন একটু টেলিফোন করে দিতেন যে এই কাজটা করে দিতে হবে কোনো অসুবিধা আপনার নামটা বললে আমি কাজ করে দিতাম দেখছে আপনার মর্যাদা কিরকম আর শত শত লোক লাইন লাগিয়েছে তাদের কাজ হচ্ছে না বুঝতে পারছেন না তো এই লোকটি কেমন যদি সুপারিশ করে তো চট করে তার সুপারিশ ইয়সাফা মানে সুপারিশ গ্রহণ করা হবে কবুল করা হবে কাল ফাসাকাত রাসূলুল্লাহ আল্লাহ রসুল চুপ হয়ে গেলেন সুম্মা মাররা রাজুলুন অতঃপর আরেকটি লোক অতিক্রম করলো ফাকালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই লোকটিকে তখন আবার জিজ্ঞেস করলেন যে মা রায়ুকা ফি হাযা এই লোকটি সম্পর্কে তোমার কি মন্তব্য এই লোকটি কেমন ফাকাল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল হাযা রাজুলুন মিন ফুকারাইল মুসলিমিন এই লোকটি মুসলমানদের একজন দরিদ্র মানুষ হাজা হারিয়ন এই ব্যক্তি ইন খাতাব এই লোকটি এর যোগ্য যে এই যদি কোনো জায়গায় পয়গাম দেয় এরকম লোক যে লায়ন কাহ কেউ বিয়ে দেবে না গরিব দরিদ্র মনে করে কেউ বিয়ে দেবে না আজকাল আমাদের দেশে লোকেরা বলে গ্রাম অঞ্চলে যে ঘাস দেখে ছাগল বাঁধতে হবে হ্যাঁ মানে মেয়ের বিয়ে দিবে তো জমি জায়গা দেখে গ্রামাঞ্চলের লোকের জমি দেখে আজকাল টাউন বাজারের লোকেরা ব্যবসা বাণিজ্য আছে কিনা চাকরি করে তো কেমন বেতনে চাকরি করে সে আমার মেয়েকে নিয়ে যেতে পারবে কিনা ইত্যাদি ইত্যাদি এক ভাই বাংলাদেশ থেকে টেলিফোন করেছে এক ভাই পয়গাম দিয়েছে তার মেয়েকে তখন আমাকে টেলিফোন সে আমার খোঁজটা দিয়ে দিচ্ছে হয়তো ওই যেখানে বিয়ে করার জন্য গেছে তখন আমার টেলিফোন করছে আচ্ছা অমুককে চেনেন কি আপনি বলেন চেনি আচ্ছা অমুককে এই কেমন কোন কাজ করেন এই করেন সেই করেন আর এই প্রশ্নটা বিরক্ত শেষখানে জিজ্ঞেস করছে আমার মেয়েকে কি নিয়ে যেতে পারবে যদি আমি বিয়ে দিয়ে দিই সে পারতে পারে আর নাও পারতে পারে আমি কি করে বলবো আচ্ছা তারপরে আবার জিজ্ঞেস করছে আপনার কি মতামত এই বিয়ের ক্ষেত্রে আমি বললাম যে ভাই আমার কোনো মত নেই ভালো থাকতে কে কালোতে দেবে না আমিও দেব না যদি আমি ভালো পাই তো কালোতে দেব কি তো আপনিও যদি ওই যেই ক্যান্ডিডেট আপনার কাছে গিয়েছে প্রস্তাব নিয়ে তার চাইতে ভালো পান তো ওর সাথে দেবেন না আর যদি এটাই আপনাকে সবচেয়ে ভালো মনে হয় তো অবশ্যই আপনি দিয়ে দেন বাকি দিনের দিক দিয়ে ধর্মের দিক দিয়ে পরেশগারের দিক দিয়ে ইমানের দিক ইসলামের দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল তো দেখছেন ফোকারাউল মুসলিমিন যদি কোনো জায়গায় পয়গাম দেখতেও বিয়ে দিবে না এই গরিব মানুষে কি আবার মেয়ে দিয়ে কি হবে বোন দিয়ে কি হবে ওয়াইন সাফা আর কোনো জায়গায় যদি সুপারিশ করে লায়ু সাফা ওর কথা ভ্রুক্ষেপই করা সুপারিশ শোনা হবে না সুপারিশ গ্রহণ করা হবে না ওয়াইন কালা আল্লাহ ইউসমালি কৌলি আর কোনো জায়গায় কোনো কথা বললে কেউ শুনছেই না হই হই করছে কথা বলছে কথাই শুনছে না কেউ ফকালা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লাম বললেন হাজা খাইরুন মিন মিল ইল আর মিন মিসলি হাজা এই যে মুসলিম দরিদ্র ব্যক্তি এ সারা বিশ্ব ভর্তি যদি ওই যার কথা বললে যে লোক সুপারিশ করলে সুপারিশ গ্রহণ করা হবে যে লোক পয়গাম দিলে চট করে বিয়ে দিয়ে দেওয়া হবে এইরকম যদি সারা পৃথিবী ভর্তি লোক থাকে সে সমস্ত লোকের চাইতে এই দরিদ্র ব্যক্তি উত্তম হাজা খাইরুন এই ব্যক্তি উত্তম শ্রেষ্ঠ মিন মিল ইল আর জমিন ভর্তি এইরকম ধরনের লোক হয়ে যায় যে লোকটি সচ্ছল যে লোকটি পয়সাওয়ালা যে লোকটি পয়গাম দিলে গ্রহণ করা হবে সুপারিশ করলে তা কবুল করা হবে তাদের অসংখ্য লোকের চাইতে এই একটি লোক উত্তম তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম দারিদ্রতার ফজিলত বর্ণনা করলেন দরিদ্র থাকার সাথে সাথে দিনকে যদি মজবুত করে ধারণ করে থাকে তাহলে ফজিলত রয়েছে আর না হলে দারিদ্রতা আর দিন থেকে দূরে সরে রয়েছে আর একজন সচ্ছল দিনকে ধরে রয়েছে কে উত্তম হবে যে ব্যক্তি সচ্ছল কারণ সে দিনকে মজবুত করে ধরে রয়েছে কারণ আমাদের সমাজে এরকম রয়েছে যে অধিকাংশ দরিদ্র বা নজ পড়ে না এমন বেশি দরিদ্র যে আর নামাজ রোজা কিচ্ছু নেই তার পেটে যদি কোনো রকম ডাল ভাত আসতে হবে ওর পিছনে ছুটে আছে অধিকাংশ রিক্সা রিক্সা চালক যা টাকা পয়সা সারাদিন ইনকাম করলো নিয়ে গিয়েও মদের আড্ডাতে দিয়ে দিল নামাজ রোজা কিছুই নেই সারাদিন এত পরিশ্রম করে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই এর চাইতে একজন মানুষ যার কাছে পয়সা আছে কিন্তু পাঁচ অক্ট নামাজ পড়ে সে বেশি উত্তম হবে কি না তাহলে মুসলিম দরিদ্র ধার্মিক যদি হয় তাহলে সে শ্রেষ্ঠ ধার্মিক সচ্ছল পয়সাওয়ালার তুলনায় কিন্তু পয়সাওয়ালা যদি আল্লাহ রাস্তায় দিনের কাজ বেশি করে দরিদ্র চাইতে তাহলে সে শ্রেষ্ঠ হয়ে যাবে এই জন্য বলা হয়েছে যে ধন সম্পদ ধন সম্পদ হিসাবে পছন্দনীয় না আর অপছন্দনীয় না এটা আপনার কাজকর্ম ওই ধন সম্পদ সম্পর্কে কাজকর্মের উপর নির্ভর করবে যদি ধন সম্পদ আল্লাহ সন্তুষ্টির ক্ষেত্রে ব্যয় হয় আর আল্লাহর হক বান্দার হক সেই ক্ষেত্রে আদায় করেন আল্লাহর হক হচ্ছে জাকাত বান্দার হক হচ্ছে যে আত্মীয় স্বজনদের হক রয়েছে সেসব হক যদি আদায় করেন তাহলে ধন হচ্ছে আল্লাহর নিয়ামত যে নিয়ামত আল্লাহ চাইতে বলেছেন ওলা তানসা নাসিবা কামিনা দুনিয়া কোরআন আর বলছেন তোমার দুনিয়াতে যে ভাগ আছে সেটা ভুলে যেন উপেক্ষা করিও না আর যদি ধন সম্পদ পাওয়ার পরে সেটা সঠিক রাস্তায় ব্যয় না হয় পাপের কাজে ব্যয় হয় তাহলে ধন হচ্ছে আজাব নিয়ামত নয় ধন হচ্ছে আজাব আল্লাহর গজব ডাকার কারণ তারপরে হাদিস দেখুন সামিয়াত আবা ওয়াইলিন আবু ওয়াইল এই আবু ওয়াইল তাবেই তিনি বলছেন উদনা খাব্বাবান আমরা খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহর বিমার পুরসি করলাম মানে অসুস্থ অবস্থায় তার সাথে সাক্ষাৎ করলাম এই আদতুল মারিজ বলা হয় এই আদতুল মারিজ মানে রোগী মুসলিম ভাইকে দেখতে যাওয়া রোগীকে দেখতে যাওয়া তার সেবা শুশ্রূষা করা হ্যাঁ বিমার পুরসি করা যাকে বলা হয় আর বিমার পুরসির ক্ষেত্রে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়া কি অবস্থা আছে হয়তো শরীরে একটু হাত দিয়ে দেখলেন মাথায় হাত দিয়ে দেখলেন আর বেশিক্ষণ বিলম্ব করে বিরক্ত আবার না তারা যদি রুগী এই অবস্থায় থাকে যেখানে বেশিক্ষণ থাকলে ক্ষতি হতে পারে খেদমতের প্রয়োজন এবং খেদমত করার জন্য তাদের আপনজন আছে তাহলে তাড়াতাড়ি সেখান থেকে ফিরে যাওয়া আমার পরিচয়ের বেশ কিছু আদব রয়েছে তো খাব্বাব রাজি আল্লাহ তালান অসুস্থ অবস্থায় ছিলেন তাবেই বলছেন যে আমরা দেখতে গেলাম এই খাবাব রাজি আল্লাহ তালানহ মহাজের মক্কায় নির্যাতিত ছিলেন এই খাবাবকে চরম শাস্তি দিত দুর্বল গরিব মানুষ ছিলেন মক্কায় মক্কার কাফের আবু জাহাল আবুল হাব এই ধরনের কাফের জালিমরা চরম অত্যাচার নির্যাতন করত খাবাব রাজা বলছেন হাজার না মান নবী সাল্লাহ সাল্লাম আমরা নবী সাল্লামের সাথে হিজরত করেছিলাম নরিদ আল্লাহ আমাদের উদ্দেশ্য কি ছিল মদিনা হিজরত করার আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ওয়াজ তাহলে বোঝা গেল যে আল্লাহর ওয়াজ রয়েছে হন মানে চেহারা আল্লাহর চেহারা রয়েছে তো যেই সত্তার চেহারা থাকে তার আকার আছে না নেই তাহলে আল্লাহর আকার আছে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো তৌহিদুল আসমা ও সিফাত আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর চেহারা থাকা আল্লাহ সাকার আল্লাহ নিরাকার নয় সুতরাং আল্লাহ নিরাকার এই আকিদা হচ্ছে ভ্রান্ত আকিদা কোরআন সন্না ভিত্তিক আকিদা কোরআনে আল্লাহ বলছেন ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা এখানে বলা হয়েছে নুরিদ আল্লাহ ওয়াজু বলে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে তাহলে ভাব অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কিন্তু শাব্দিক অর্থ ওয়াজ কারণ যে ব্যক্তি আপনাদের সন্তুষ্ট থাকবে সে ব্যক্তি আপনার দিকে মুখ ঘুরিয়ে কথা বলবে ঠিক কিনা আর যদি আপনার অসন্তুষ্ট থাকে কথা বলছেন মুখ ফিরিয়ে নিচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছেন অসন্তুষ্ট আপনার সাথে শত্রুতা আছে যে এই রাস্তা দিয়ে আসছে আরেকটা রাস্তা ধরে ফেলবে মুখ দেখাতে চাই না আপনাকে ঠিক কিনা এই জন্য আল্লাহর ওয়াজু বলে ভাব অর্থ নেওয়া হয়েছে রেজ আল্লাহ কিন্তু ওয়াজমন মানে আল্লাহ রেজামন্দি নয় সন্তুষ্টি নয় যেখানে সন্তুষ্টি বলছি এটা বলবেন ভাব অর্থ মফহুম শাব্দিক অর্থ অজ অজ যখন শব্দ অজ বলা হয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন অজ শেষ মুখমণ্ডল রয়েছে তো বলছেন কি যে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রেজামন্দির উদ্দেশ্যে হিজরত করেছিলাম ফাওয়াকা আজরোনা আর আল্লাহ তালা মহান আল্লাহর নিকট আমাদের পুরস্কার বাস্তবায়িত হয়েছে ইনশাআল্লাহ আমরা পেয়ে গেছি হামিন মাদা কিন্তু আমাদের মধ্যে অনেকে অতিক্রম করেছেন মানে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মাদা মানে অতিক্রম করে চলে গেছেন বিদায় হয়ে এলাম ইয়াকুজ মিন আজরে হিসাইয়া কিন্তু পার্থিব পারিশ্রমিক কিছুই নেননি দিনে ইসলামে আসার পরে হিজরত করার পরে যে পারিশ্রমিক মানে দুনিয়া কিছু পাবো কিছুই নেননি তার মানে যুদ্ধে যে গণিমতের মাল সম্পদগুলি আসলো খৈবরের যুদ্ধের পরে মক্কা বিজয়ের পরে হোনাইনের পরে ঠিক কিনা তাইফ বিজয়ের পরে পরবর্তীতে আসলো যারা প্রথম হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে তৃতীয় হিজড়িতে মারা গেছে খন্দকের আগে আগে তখন তেমন গনিমত আসেনি গনিমত আসাই শুরু হয়েছে খৈবরের যুদ্ধ থেকে তাহলে এরা যারা এই অবস্থায় মারা গেছে যখন সচ্ছলতা ছিল না পয়সা আসেনি গনিমতের মাল আসেনি ফায়ের মাল সম্পদ আসেনি বিভিন্ন জায়গা থেকে মুসলিম থেকে জাকাত সাদাকা আসেনি তো তখন তারা কিছুই পায়নি আল্লাহ রাস্তায় কোরবানি তো দিয়েছে কিন্তু তারা পার্থিব কোনো পুরস্কার পায়নি বা পারিশ্রমিক পায়নি মিনহম মুসআ বিন ওমের তাদের মধ্যে একজন মুসআব বিন পোতেলা ইয়ামা অহদিন দিনে তিনি শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় হত্যা হয়েছিলেন দেখেন কোনো ব্যক্তিকে অকাট্যভাবে শহীদ বলা ঠিক নয় এই জন্য দেখেন ও খাব্বা বলছেন কুতিলা বলছেন যে সেদা কারণ শাহাদাতের গ্যারান্টি দেনা বলে একমাত্র আল্লাহ রাবুল আলমিন কে শহীদ হলে যদিও ইনশাল তিনি শহীদ কিন্তু সাহাবাই আমরা সতর্কতা অবলম্বন করতেন কারণ নবী সাল্লাম নিষেধ করেছেন কোনো ব্যক্তিকে একদিনের সাথে বলবে না শহীদ তাহলে সাহাবাই কেরাম যারা আল্লাহর নেক বান্ধা আল্লাহর দিনকে কায়েম করার জন্য যারা আল্লাহর রাস্তায় রক্ত দিল তাদেরকে শহীদ একদিনের সাথে বলা যাবে না তাহলে ফাসেক যারা জমিনের জন্য যারা ভাষার জন্য যারা এমনকি অমুসলিম বেনামাজি ফাসেক তাদেরকে শহীদ হ্যাঁ ওই তো বলছি অনেকে বেধর্মী কাফের অনেকে বেনামাজি ফাসেক দিনের কোনো কল্যাণের কাজ করে জানি না নামাজ না রোজা না হজ না জাকাত কিছুই করে যায়নি হ্যাঁ, নামাজ নেই ইসলাম নেই কিছু নেই যে বেনামাজ ইয়া হিন্দু লা ফারকা বেন হবে বেনাল আব্দ বেনাল কুফরে তার কুসলা পার্থক্য যে জন্মগত মুসলিম ছিল এই লোকটি আর এই জন্মগত হিন্দু বাকি শেষ পরিণামের দিক দিয়ে একই রকম মিনহ মোসাব্বিন ওমার এই মোসাব্বিন ওমার সম্পর্কে জানেন মোসাব্বিন ওমাইন রাজি আল্লাহ অত্যন্ত সুন্দর ছিলেন দেখতে এবং দেখতে নবী সালিসের মতো ছিলেন খানিকটা তো মুসাব্বিন ওমের যখন শহীদ হয়ে গেলেন ওহদের যুদ্ধে তখন অনেকে ধারণা করলো যে রসুল্লাহ সাল্লাম শহীদ হয়ে গেলেন আর কাফেররা ভেবেছিল যে নবীকে মেরে দিলাম মোহাম্মদ সাল্লামকে মেরে দিলাম এই জন্য কাফেররা চিৎকার করে বলেছিল কুতেলা মোহাম্মদ আর এই জন্য অনেক সাহাবি বিচলিত বিব্রত হয়ে পড়েছিলেন যে আর কি করবো অনেকে অস্ত্র ছেড়ে দিয়ে বসে গেছে না আর কি করবো নবী শেষ তাহলে আর কি করবো আমরা কার জন্য আমরা লড়াই করব। কাকে সামনে রেখা লড়াই করব। কোতেলা ইয়ামা ওহদ ওহদের দিনে তিনি শহীদ হয়ে গেছিলেন না নামেরা তার কাছে কিছুই ছিল না একটি চাদর ছিল নামেরা কে বলছে চাদর কে বলছে লম্বা কাপড় যেটা পরনের কাজে আসতে পারে না মেয়েরা মোটা কাপড় ফায়জা কাত্তাইনারা আসাহু সেটি দিয়ে কাফন দিতে হবে একটি কাপড় শরীরে ছিল ফায়জা কাত্তাইনারা আসাহু তার মাথা যখন ঢাকতাম বাদাত রিজলাহ দুই পা বেরিয়ে যেত পা ঢাকছে না কাফন দেওয়ার ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না একটি কাপড় সুন্নত হচ্ছে তিনটি কাপড় তিনটি কাপড় জুটানো তো দূরের কথা একটি কাপড় জুটছে না মাথা ঢাকলে পা ঢাকা যায় না পা ঢাকলে আর মাথার দিক খোলা যাচ্ছে ওয়াইজা গাত্তায়না রিজলাইহে দুই পা যখন ঢাকতাম তখন বাদা রাস মাথা বেরিয়ে যেত মুখমণ্ডল খোলা রেখে দাফন করব আমার আনান নবী আল্লাহ রসুলকে গিয়ে সাহাবার বলি আর রসুল্লাহ আমাদের কাছে নিজের কাপড়ও নেই আর মুসাবিন ওমের কাছে মাত্র একটি কাপড় মাথা ঢাকলে পা খুলে যায় পা ঢাকলে মাথা খুলে যায় করব কি আমরা নবী সাল্লাম আমাদেরকে আদেশ করলেন আন্নগাস্তিয়া রাসা মুখমণ্ডল ঢেকে ঢেকে দাও তাহলে একটি মাসলা আমরা মৃতর ক্ষেত্রে জানলাম যে কোনো ব্যক্তি মৃত আর আমাদের অভাব রয়েছে কাপড় নেই অথবা এমন এলাকায় যেখানে আর কাপড়ের কোনো ব্যবস্থাই নেই মরুভূমিতে এখান থেকে আর শহরে যাওয়া মুশকিল এ লাশ এখানে দাফন করতেই হবে তাহলে কি করতে হবে আর কাপড় দিয়ে মাথা ঢাকলে পা খুলে যায় পা ঢাকলে মাথা খুলে যায় তাহলে কি করতে হবে হ্যাঁ মাথার দিক ঢেকে দিতে হবে আর পায়ের দিকটা খোলা রেখে যদি কোনো ঘাস পাত থাকে তা দিয়ে ঢেকে দিতে হবে তাই নবী বলেন ওয়ান্নাজা আলু আলা রিজলাই মিনাল ইজখার এবং তার দুই পায়ের উপর যাতে ইজখার ঘাস দিয়ে ঢেকে দিই আমরা ঢেকে দাও তারপরে মাটি দিয়ে দিই মিননা মান আইন আতলাহু সামারাতু তাহলে কিছু লোকেরা এরকম ছিলেন যে এক পয়সাও খাননি আল্লাহ রাস্তায় দিনের খেদমত করেছেন একটি পয়সাও তাদের পেটে যায়নি দিনের খেদমতে এসে গানিমাদের একটা পয়সাও পাননি আর কিছু লোকেরা এখনো বেঁচে আছে খাবাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন মান আইন লাহু সামারাতু যাদের ফল পেকে গেছে আইনা আমানে পেকে যাওয়া যাদের ফল পেকে গেছে মানে দীর্ঘ সময় পেয়েছে এখন ইসলামের ফল পেকে গেছে পারস্য দেশ ইসলামের আওতাতে চলে এসেছে ইরান জয় করেছে মুসলমান উমর আল্লাহ তালানোর রোম সাম্রাজ্য খ্রিস্টানদের দেশ ইসলামের আওতাতে চলে এসছে ফিলিস্তিন শাম সেগুলি সব খ্রিস্টানদের হাতে ছিল সব ইসলামের হাতে চলে এসছে আর বহু সম্পদ অঢের সম্পদ মদিনায় পৌঁছেছে এমনকি এই এলাকা বাহারাইন একটি হাদিস পড়েছি এর আগে না মানে এই এলাকা বিজয় হলো বহু সম্পদ আবু ওবায়দাবিন জার্রাহ রাজি আল্লাহ তালাম এখান থেকে নিয়ে গিয়ে ফজরের আগে আগে রাত্রে পৌঁছেছেন ফজরের সময় আনসাররা হাজির যে ধন সম্পদে কিছু ভাগ পাবো যেহেতু বাহরাইন থেকে বাহরাইন মানে এই বাহরাইন আল আসা থেকে শুরু করে এই কাতি পর্যন্ত এই এলাকাকে বাহরাইন বলা হতো পূর্ব এলাকা এখান থেকে পৌঁছেছে এই যে ফল ফল পেকেছে এখন এতদিন মেহনত করে যারা চলে গেছেন আল্লাহ রাস্তায় মারা গেছেন শহীদ হয়েছেন যা হয়েছে কিন্তু যারা বেঁচে আছে দীর্ঘ সময় পেয়েছে তাদের ফল পেকে গেছে ফহ ইয়াহদে বহা সে ফল পেড়ে পেড়ে এখন খাচ্ছে তারা কেউ খলিফা হয়ে গেল কেউ গভর্নর হয়ে গেল কেউ আমির ওমারা হয়ে গেল কেউ মদিনার গভর্নর কেউ মক্কার গভর্নর কেউ সামদেশের গভর্নর কেউ কুফার গভর্নর ঠিক কিনা এ ফল গেছে তো আল্লাহ রাবুল আলমিন যাদের দুনিয়ার ফল কিছু পাকিয়েছেন দুনিয়ার কিছু ফল খেলেন আর অনেকে রয়েছেন যারা দুনিয়া থেকে কিছুই নেননি তাদের ইমান ইসলাম এবং এই ক্ষেত্রে যা পরিশ্রম দিয়েছেন মেহনত দিয়েছেন তার একটিও পয়সা ফল নেননি তাদের ফল আল্লাহ রাবুল আলমিনের কাছে সুরক্ষিত রয়েছে কালকে আমাদের পাবেন ইনশাআল্লাহ আরেকটি হাদিস ইমরান ইবিন হুসাইন রাজি আল্লাহ তালা আনহুমা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ আলী সাহেব সাদ করেছেন ইত্তালা তুফিল জান্নাহ আমি জান্নাতে উকি মেরে দেখলাম নবী করিম সাল্লাম তাহলে জান্নাত দেখেছেন কখন মেয়েরাজের রাতে আর নবী করিম সাল্লামকে একাধিকবার স্বপ্নেও দেখানো হয়েছে এই অর্থ হতে পারে যে আমি স্বপ্নে দেখেছি তবে মেয়েরাজের সম্ভাবনা বেশি যেহেতু নবী করিম সাল্লাম মেরাজও দেখেছেন আয়তুল জান্নাত আমার নার হাদিসে স্পষ্ট রয়েছে জান্নাত এবং জাহান্নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের নহরগুলিও দেখেছেন বরং হাদিস আছে নাহরানে জাহিরানে ও নাহরানে বাতেনানে সব দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে এদিকে ইঙ্গিত রয়েছে মা কাজাবাল ফুয়াদু মারা আহ তো নবী করিম সাল্লাম অনেক কিছু দেখেছেন ইত্তালা আত ফিল জান্না আমি জান্নাতে ওকি মেরে দেখলাম মুখ বাড়িয়ে দেখা ইত্তালা বলে মুখটা বাড়িয়ে দেখাকে ফারাআইতু আকসার আহলিহাল ফোকারা অধিকাংশ জান্নাতের অধিবাসী কাদেরকে দেখলাম দরিদ্র গরিব ফকিরদেরকে দেখলাম তো নবী করিম সাল্লাম এই যে দৃশ্য দেখেছেন এটা দেখা হয়ে দেখানো হয়েছে যেটা হবে ফকিররা কি জান্নাতে চলে গেছে আর ওই জান্নাতিদেরকে ওখানে দেখেছেন কিন্তু এই দৃশ্য দেখানো হয়েছে যে এই দৃশ্য যেটা দেখানো হয়েছে যেটা ভবিষ্যতে হবে হিসাব নিকাশের পরে পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে হিসাব নিকাশ কেয়ামতের পরে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন যে অবস্থাটি হবে সেই অবস্থাটিকে অগ্রিম আল্লাহ রাব্বুল আলমিন দেখিয়েছেন এইভাবে আজকালকার যুগে এটা বুঝতে খুব সহজ আজকাল একটি ঘটনা ঘটেছে ওটাকে কাল্পনিক করে দেখিয়ে দিচ্ছে ওখানে গিয়ে ছবি করে নিই দেখিয়ে দিচ্ছে কাল্পনিক হ্যাঁ এক জায়গায় সন্ত্রাসী কোনো ঘটনা ঘটেছে সেই জায়গায় কেউ ক্যামেরা পৌঁছেনি কিচ্ছু পৌঁছেনি কিভাবে ঘটলো এটাকে কাল্পনিক করে আল্লাহ রাবুল আলমিন আলাকুল্লি সাইন কাদির হ্যাঁ আল্লাহ আলাকুল্লি সাইন কাদির অধিকাংশ দরিদ্রদেরকে দেখলাম এই কথাটি বলার উদ্দেশ্য এই যে কেউ এই কথা ভাববেন না যে ফকির গরিবরা জান্নাতে চলে গেছে আসল যে জান্নাত জান্নাতের নিয়ামত ভোগ করছেন জান্নাতিরা কিন্তু জান্নাতে কেউ যেতে পারবেন না হিসাব নিকাশের আগে এবং সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি কে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সমস্ত মানুষের মধ্যে প্রথম তিনি যাবেন আর এই উম্মতে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়াত্তালাতু ফিন্নার আর আমি ওকি মরে দেখলাম জাহান্নামে জাহান্নামের দিকে দেখলাম ফারাআইতু আকতার আহলিহান নিসা অধিকাংশ জাহান্নামের অধিবাসী কাদেরকে দেখলাম নারীদেরকে দেখলাম জি অন্য হাদিসে জিজ্ঞাসা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা একদিন ঈদের খুতবায় বর্ণনা করলেন মহিলারা বলল জবে মা ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ ফাইন না কন্যা আকসার আহলিন না তোমরা এই অধিকাং অধিক সংখ্যায় জাহান্নামে নামে যাবে হে মহিলার ইয়া মা আশারান নিসাই তাসাদ্দাক না সেই বুখারীর প্রসিদ্ধ হাদিস ঈদের খুদবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে সম্বোধন করে আবার মহিলাদের দিকে গিয়ে তাদেরকে এভাবে খুদবা দিতেন ইয়া মা আশারান নিসাই তাসাদ্দাক না ফাইন্নি অরিত কন্যা আক্তার আহলিন না তোমাদেরকে দেখলাম অধিকাংশ সংখ্যায় জাহান্নামে অবিমাই আরসুল আল্লাহ এটি কেন হবে সাহাবি সাহাবি মহিলারা জিজ্ঞেস করলেন নবী সাল বলছেন তুকফের না লানা অর্থাৎ তাকফর না আশি তোমাদের দুইটি রোগ আছে যে রোগ পুরুষদের মধ্যে নেই বাকি পাপের রোগ তো পুরুষদের মধ্যে রয়েছে আর মহিলাদের মধ্যে রয়েছে কিন্তু এই দুইটি রোগ হচ্ছে মহিলাদের বিশেষ বিশেষ রোগ মানে গুণা করার রোগ একটি হচ্ছে তুকফের না না বেশি বেশি লামতান করা গালি গালাজ করা এটি হচ্ছে তোমাদের স্বভাব অধৈর্য যে অধৈর্য হয় সে না গালি করে গালমুখ দিয়ে কার বের হয় যে বেশি অধৈর্য আর যদি ধৈর্য থাকে রাগ হলো তার উপরে কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিয়ে যত বেশি অধৈর্য তত বেশি গাল বেরোবে তত বেশি বদ্ধ বেরোবে তত বেশি অকথ্য ভাষা বেরোবে ঠিক কিনা তো মহিলাদের ধৈর্য কম মহিলাদের প্রকৃতি হচ্ছে যে কালিলাতুস সাবর তাদের সবর ধৈর্য খুব কম ধৈর্য ধরতে পারে না ধৈর্য হারা হয়ে যায় সেই জন্য তাদের একটি সহ হচ্ছে বেশি বেশি লামতান করা গালিগালাজ করা দেখবেন ছেলে মেয়ে যদি অবাধ্য হয় ছেলে মেয়ে যদি অন্যায় কাজ করে ভুল কাজ করে তো বাবা হয়তো শাসন করবে কিন্তু গালিগালাজ বেশি করবে না শাসন করবে মারধর করবে আর মহিলারা কি মারধর করবে না বকা বকি গালা গালি মরে যা মরে যা ভালো হয়েছে তোর বলে না একটি ছেলে দুষ্টামি করে দুষ্টামি করতে গিয়ে তা হাত ভেঙে গেছে ভাঙে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে হাত ভেঙে গেছে ছেলে আবার ভালো হয়েছে সাজা হয়েছে সস্তি হয়েছে তো এগুলি মহিলারা বলে পুরুষ সাধারণত বলে সেরা লানা তোমরা বেশি বেশি লান করবে গালাগালি করবে অকথ্য ভাষা লান শব্দটি ব্যবহার অতাকফরনাল আশির আর দ্বিতীয় রোগ হচ্ছে যে তোমরা স্বামীর নাশুকরি করো অবাধ্য বলা হয়নি তাকফর না আর কুফর মানে এখানে বড় কুফরি না এখানে নাশুকরির অর্থে কৃতজ্ঞতা করো স্বামীর শুক্রিয়া আদায় করো না খুব ভালো খুব মজা খুব মজার জীবন শান্তির জীবন কিন্তু হঠাৎ একটু কষ্ট হলে হঠাৎ একটু স্বামীর পক্ষ থেকে কোনো কষ্ট হয়ে গেলে অভাব হয়ে গেলে আর স্বামী দিতে পারে না জীবনে তোমার ঘরে এসে শান্তি পেলাম না জীবনে তোমার ঘরে এসে কোনোদিন শান্তি হলো না শাশুড়ি হয়তো একদিন কষ্ট দিয়েছে তোমার মা জীবনে শান্তি দিল না আমাকে তোমার ভাই বোনেরা তোমার বোনদের জ্বালায় জীবনে আর কোনো সুখ শান্তি পেলাম না একবার কিছু দুইবার কিছু হয়েছে তাতেই মারাই তো মেন কেউ খায় কোনো কল্যাণ পেলাম না তোমার বাড়িতে সব কথা বলে দেয় তো তাকফরনাল আসি না সুখী জীবনের সুখ শান্তিগুলি ভুলে গেলে বিশ বছর ধরে যে সুখ করে আসলে দু চার বছর এখন কষ্ট হয়েছে সব অতীতের সুখ ভুলে গেছে অধিকাংশ সবার কথা বলা হয়নি অধিকাংশ অধিকাংশ মহিলাদের প্রকৃতি হচ্ছে এই এই দুইটি কারণ আমি করিম সাল্লাহ বলেছেন রায়তো আকসার আহলেহা আন্নিসা দ্বিতীয় হাদিস দেখুন عن انس رضي الله عنه قال لم ياكل النبي صلى الله عليه وسلم على خوان حتى مات وما اكل خبزا مرققا حتى مات নবী করিম সাল্লাহ ইসলামের জীবন কেমন ছিল একেবারে সাধারণ জীবন নবী করিম সাল্লাম ভোগ বিলাসের জীবন চাননি বরং আরামের জীবনও তিনি চাননি আল্লাহ রাবুল আলমী পেশ করেছেন তিনি অস্বীকার করেছেন সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন আনাস রাজি আল্লাহ আনাস কে আনাসকে চেনেন কে হ্যাঁ নবী করিম সাল্লাহ সাল্লামের দশ বছরের খাদে দশ বছর খেদমত থেকে তার মা অম্মে সোলাই দিয়ে চলে গেলেন আল্লাহর রসুল ইয়া রসুল আপনার এই ছেলে খেদমত করেছে আপনার আনাস রাজি আল্লাহ তাহলে একজন মানুষ সম্পর্কে একজন মানুষ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে তার একেবারে কাছের লোক ঘনিষ্ঠ লোক আর ঘনিষ্ঠ লোক কে ঘনিষ্ঠ স্ত্রী চাকর ছেলেমেয়েরা খাদেম বলছেন লাম ইয়াকুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি আলা খেওয়ান হাত্তা মাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন উঁচু দস্তরখানে তার ইন্তেকাল পর্যন্ত কখনো পানাহার করেননি খাননি খেওয়ান মানে উঁচু দস্তরখান শব্দটি বলেছি ভালো করে শুনবেন শুধু দস্তরখান নাই কারণ আমরা মাটিতে যে বিছাই এটিকে দস্তরখান বলি বলি কি বলি না তো নবী করিম সাল্লাল্লাহু কি কোনো কিছু বিছিয়ে খাননি যেটা কালকাল সুফরা বলছে এখানে সুফরা বলছে কাপড় বিছান আর প্লাস্টিক বিছান আর যা কিছুই বিছান বিছাতে পারে এটি নবী সাল্লামের জীবনে ছিল কারণ ময়লা আবর্জনা করা কোনো ভালো কাজ নাই যে ঘরে আপনার ময়লা আবর্জনা হবে খাবার পড়বে তরি তরকারি পড়বে এরকম করবেন না কিছু বিষয় না বা নবী সাল্লামের সামনে এরকম কিছু বিছানো হয়েছে দস্তরখান বিছানো হয়েছে কিন্তু খেওয়ান বলা হয় এমন দস্তরখানকে যেটি উঁচু করে রাখা হয় নিচে বসে নাই যেমন টেবিল আজকাল যে খাওয়ার ফ্যাশন হয়েছে শহর বাজারে ডাইনিং হলে যে খাওয়ার ফ্যাশন হয়েছে বরং এর চাইতে আরো উন্নতি করেছে আজকালকার ফ্যাশন আজকালকার ফ্যাশন কিছুদিন আগের ফ্যাশন ছিল ওটা যে টেবিলে বসে বসে খাওয়া আর এখনকার অভদ্র ফ্যাশন হয়েছে দাঁড়িয়ে চক্কর লাগা তফ করার খাও তফ করার খাও খানা নেবে আর একই জায়গায় থেকে নারী পুরুষ বেহায়া বেপর্দা সমাজে একই জায়গায় থেকে নারী পুরুষ একসাথে খাবার নিচ্ছে আর ঘুরছে আর খাচ্ছে ঘুরপাক খাচ্ছে আর খাচ্ছে জায়গা পেলো তো পেলো না হলে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে পান করার ক্ষেত্রে তো কিছু গুঞ্জাইশ আছে অবকাশ আছে পান আর খাওয়ায় পার্থক্য আছে পান করার ক্ষেত্রে দুই রকমের হাদিস আছে অজুর পানি বাঁচা পানি নবী করিম সাল্লাম পান করতেন দাঁড়িয়ে জমজমের পানি নবী সাল্লাম দাঁড়িয়ে পান করেছেন শরিবার নবী জমজম হওয়া কায়মন তাহলে পান করার ক্ষেত্রে যদি অজুর পানি আর জমজমের পানি ছাড়াও যদি এর ওপর কেয়াস করে আপনি পান করেন কোনো সময় একটু জুস পানীয় জিনিস আর কি তাহলে হয়তো একটু অবকাশ আছে কিন্তু খাওয়ার ক্ষেত্রে একটি হাদিস দেখাতে পারবেন কোনো হাদিস নেই বরং মুসলিম শরীফে আছে কেউ যদি পানাহার করে এরকম দাঁড়িয়ে তাহলে সে বমি করে ফেলে দিয়ে মানে কঠোর বাণী এটি বলা হয়েছে এর মানে এই না যে আপনি বমি করেই দেন কিন্তু একটু শক্ত বাণী উচ্চারণ করা হয়েছে যাতে করে সতর্ক হয় মানুষ তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় না দাঁড়িয়ে খাওয়ার হুকুম যদি কেউ জিজ্ঞেস করেন না যায় দাঁড়িয়ে খাওয়া না আজকালকার যে ফ্যাশন আচ্ছা বসে খাওয়া টেবিলের ওপর উঁচু জায়গায় এটি নাজায়জ বলা যাবে না কারণ নবী সাল্লাম নিষেধ করেননি তবে নবী করিম সাল্লাম এইরকম জীবন পছন্দ করেননি এভাবে খাননি এক্ষেত্রে এতটুকু বলা যাবে কেউ যদি বলে সন্নতি তারিকা কি সন্নতি তারিকা জমিনে বসে খান জমিনে বসে খান এটা হচ্ছে সন্নতি জায়েজ জায়েজ ক্ষেত্রে অপছন্দনীয় বলার প্রয়োজন নাই নবী করিম সাল্লাহ সাল্লাম এইভাবে খাননি সুতরাং এইরকম সুন্নত না যে এইগুলি সন্ন্যত এমন সন্ন্যত না যে সুন্নাতগুলি মহাক্কাদা মানে করতেই হবে সুতরাং তার বিপরীত যদি হয় মানে কেউ যদি চার টেবিলে বসে খায় তো জায়েজ এটা মোবাহ বৈধ রয়েছে কিন্তু উত্তম হচ্ছে আফজাল হচ্ছে সন্ন্যত হচ্ছে জমিনে বসে খাওয়া আফজালও সুন্নত আর অমা আকালা খুবজান মোরাক্তা খান মাত এবং নবী করিম সাল্লাহ সাল্লাম খুবজে মোরাক্কা খুবজ মানে রুটি আর মোরাক্কাক মানে চিকন রুটি তো চিকন রুটি আজকালকার যেগুলি চাপাতি রুটি বলা হয় সেগুলিকে বাড়িতে যে রুটিগুলি আমরা তৈরি করি সেই রুটি হাতে রুটি না বেলনের রুটি বেলন চাকা দিয়ে যে রুটি তৈরি চাপাতি রুটি এক কথায় বলে কে চোদ্দ মাসে চাপাতি রুটি নবী করিম সাল্লাহ সাল্লাম এইরকম চিকন রুটি খাননি সরু রুটি খাননি তবে কোন রুটি খেয়েছেন মোটা মোটা রুটি মোটামুটি রুটি মোটা রুটি খেয়েছেন এবং নবী করিম সাল্লামের কাছে তেমন গম কোনো সময় আসেনি গম হয়তো না আরব দেশগুলিতে গম হতো শাম দেশে শাম দেশ থেকে গম নবী সালার কাছে পৌঁছিবি আর গমের রুটি খাওয়ার সুযোগ পাবেন পাননি এই জন্য যেখানে রুটি খাওয়ার কথা রয়েছে হাদিসে খুব যে শাইর রয়েছে জবের রুটি খেয়েছেন জবটা পাওয়া যেত মদিনার আশেপাশে কখনো কখনো জব পাওয়া যেত অধিকাংশ সময় তো পাওয়া যেত না ওই খেজুর খেয়ে খেজুর পানি দিয়ে চলতো কিন্তু নবী সাল্লাম কখনো কখনো জবের রুটি পেয়েছেন আর সেটিও হাদিসে রয়েছে সামাইলে তিরমিজি বা ইমাম তিরমিজির যে নবী সাল্লামের জীবনী সম্পর্কে যে সব হাদিসগুলি রয়েছে তাতে যে নবী সাল্লাহ আলী সাল্লাম যে জবের রুটি খেতেন সেই আটা সে জবকে পিষে নেওয়া হইতো পিষে নেওয়ার পরে চালনার কোনো ব্যবস্থা ছিল না আটাকে চেলে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না বরং ফুঁক দিয়ে যেগুলি জবের শক্ত শক্ত চোকা সেগুলিকে উড়িয়ে দেওয়ার পরে বাকিটাকে সেনে রুটি পাকানো হয়েছে এইভাবে নবী করিম সাল্লি সাল্লাম এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো যদি এটাকে কেউ হজম করতে অভ্যস্ত হয়ে যায় স্বাস্থ্যের জন্য আজকাল বুড় রুটি খাচ্ছে যারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ যারা বুঝে তারা ওই সাদা রুটি খায় না ওই যেটাকে বলছে কি ময়দা ময়দা রুটি না খেয়ে সে বুর মানে চোকাওয়ালা রুটি খাচ্ছে যে লাল রুটিটা খাচ্ছে বেকারি থেকে নিয়ে কেন এতে কোলেস্ট্রল হবে না এটাতে আপনার আপনার এই যে আপনার পায়খানা খোলাসা রাখবে ক্লিয়ার রাখবে আপনার যেটা কষ্ট কাঠিন্য বলা হয় এর ভাষা মেডিকেল ভাষায় সেটা হবে না মানে পায়খানা কষা হবে না তো নবী করিম সাল্লাম কোনো সময়ে এই চাপাতি রুটি খাননি হাত্তা মাত তার ইন্তেকাল পর্যন্ত তাহলে কেমন জীবন যাপন ছিল নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নবী সাল্লাম চাপাতি রুটি খাননি আমরা কি খেতে পারবো না জায়েজ রয়েছে যখন এটি জায়েজ রয়েছে তেমনই নবী করিম সাল্লাম কোনো সময় টেবিলে বসে উঁচু দস্তরখানে খাননি খেতে পারবো কোনো জায়গায় হলে দাঁড়িয়ে নয় কিন্তু দাঁড়িয়ে খেতে নিষেধ করেছে নবী সাল্লাম কিন্তু টেবিল বসে খেতে পারবো কিন্তু উত্তম হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি নবী সাল্লামের সুন্নত পালন করি তো ওইভাবে খান আর আল্লাহ রাবুল আলমিন আজকাল ব্যবস্থা দিচ্ছেন চালানোর ব্যবস্থা দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন রিজিককে প্রশস্ত করেছেন সুতরাং যেগুলি জায়েজ জিনিস সেগুলি খেতে পারবেন ইনশাল্লাহ সুতরাং চাপাতি রুটিও খেতে পারবেন عن عائشة رضي الله عنها قالت لقد توفي النبي صلى الله عليه وسلم وما في رفث من شيء يأكله ذو كبد إلا شطر شعير في رفث لي فأكلت منه حتى تعالى علي فكلته ففنيه বলছেন উমুল মোমেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করে গেলেন লাকাদ তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল ওয়াফাত পেয়ে গেলেন কে বলছেন মা আয়েশা বলছেন মা আয়েশা বেশি জানেন না বিদাতি মোল্লার আমাদের দেশে বেশি জানে নবী সম্পর্কে তো নবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহ রাসূল ওয়াফাত পেয়ে গেছেন ইন্তেকাল করে গেছেন আর আমাদের দেশে হায়াতুন নবীর জন্য চিৎকার করছে বিদাতিরা হায়াতুন নবী নবী জীবিত নবী জীবিত বিদ্যার্থীরা বলা লিখছেন নবী আমাদের মতো জীবিত আরে বাবা আমাদের মতো জীবিত হলে একটা জীবিত মানুষকে দাফন করা যায় না হারাম খুন করার সামিল নয় আমাদের মাঝে থাকতো আমরা উপকৃত হতাম তার থেকে তার থেকে কথা শুনতাম তার থেকে আমরা দিন দুনিয়া আমাদের ধন্য হতো তাকে একবার দেখে নিলে সাহাবির মর্যাদা হাসিল করা যায় তাহলে আমাদের মতোই যখন কবরে জীবিত কেন দাফন করলেন সাহাবাইকে আমরা কত বড় জাহেল যারা বলে নবী করিম জীবিত নবী সাল্লাম বা হায়াত রয়েছেন মা এসা বলছেন লাকাদ তুফিয়ান নবী সাল্লাহ সাল্লাম আর মাত মত মানে মৃত্যু কোরআন আল্লাহ মৃত্যুর কথা বলেছেন ফাকাদ মাত বলেছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান যে তার ইন্তেকালের পর আল্লাহ রসুল ইন্তেকালের পরে যে বক্তব্য করেছেন ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদমা যদি কেউ মোহাম্মদের পূজারি থাকে তো জেনে নিন যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ইবাদত করা যাবে না ফাঁকাদ মাত ইন্তেকাল করে গেছেন তিনি আর যার ইন্তেকাল হয় তার এবাদত হয় না তার পূজা হয় না লাকাদ তুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস আছে মাতা শব্দ দিয়ে আছে মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাম ইন্তেকাল করেছেন বাইনা সাহরি ওয়া নাহরি আমার এই থুতনি এবং আমার এই কোলের মাঝখানে বা রানের মাঝখানে বরং নাহার বলা হয়েছে যে যে আপনার এই যে হাড়গুলি রয়েছে এর বক্ষের হাড়গুলি রয়েছে এর মাঝখানে এইভাবে ধরেছিলেন তিনি ওই অবস্থায় নবী করিম সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছেন এখানে মাতা শব্দ ব্যবহার করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লাকাদ নবী সাল্লাল্লাহু মিন শাই আমার তাকে কোনো কিছুই ছিল না সেই অবস্থায় ইয়াকুলহু যুক কাবেদিন যা একজন জীবন্ত মানুষ খেতে পারে কাবেদ বলা হয় কলিজাকে তো কলিজাওয়ালা মানে জীবন্ত মানুষ কোন জীবন্ত মানুষ খেয়ে বাঁচতে পারে এমন কিছু নবী করিম সাল্লাল্লাহু আমার জন্য ছেড়ে যাননি ছেড়ে যায় কিছুই ছিল না বাড়িতে কি অবস্থায় তাহলে জীবন যাপন হতো আর আমরা চিন্তা করি যাতে করে ছেলে মেয়েদেরকে স্ত্রী কেমন করে ছেড়ে যায় এত টাকা ব্যালেন্স করে এত জমি জায়গা করে এত সম্পদ রেখে যাতে তারা তো সারা জীবন খাবে খাবে কিন্তু তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল তাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারে আমার ইনকাম করা টাকা দিয়ে কত চিন্তা পয়সা নিয়ে দুনিয়া নিয়ে চিন্তা অথচ আপনার হাতে রিজিক নেই আল্লাহ রাবুল আলমিন যাকে রিজিক যার রিজিক সংকুচিত করেছেন তার রিজিককে কেউ প্রশস্ত করতে পারবে না আর যার রেজেক আল্লাহ প্রশস্ত করে রেখেছেন তার তকদিরে তার রেজেককে কেউ সংকুচিত করতে পারবে না আম্মা ইজাম আবতালাহ ফাকাদার আলী রিজকা আল্লাহ রাবুল আলমের হাতে সবকিছু কিছু রেজেককে কুশাদা করা প্রশস্ত করা সংকুচিত করা সংকীর্ণ করা সব আল্লাহ রাবুল আলমের হাতে নেকির কাজে বাধা হবে অজেব কাজে ত্রুটি হবে অজেব কাজ করব না জরুরি কাজগুলি করব না আল্লাহ রাস্তায় ব্যয় করব না এই জন্যই শুধু বা হারাম খেয়ে আয় উপার্জন করে যাব ছেলে মেয়েদের জন্য রেখে যাওয়ার জন্য ভবিষ্যৎ তাদের উজ্জ্বল করার জন্য বড় হতভাগা তবে হালাল উপায়ে আল্লাহ রবুল আলম যদি দেন আল্লাহ যদি অঢেল সম্পদ দেন কিন্তু হালাল উপায়ে এবং অজের যেগুলি কাজ আছে আমি করে যাচ্ছি জাকাত দিয়ে যাচ্ছি মানুষের হক আদায় করে যাচ্ছি মাতা পিতার হক আদায় করে যাচ্ছি আত্মীয় স্বজনের হক আদায় করে যাচ্ছি আল্লাহর হকের ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা দিনী দিনী প্রতিষ্ঠান দিনের খেদমত এগুলি করে যাচ্ছি তারপর আল্লাহ দিয়েছেন আল্লাহ নেয়ামত পরীক্ষামূলক দিয়েছেন আল্লাহ পরীক্ষা হয়তো আপনাকে আল্লাহ উত্তীর্ণ করেছেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে যদি পরীক্ষায় পাশ করেন তাহলে আর যদি ফেল হন তাহলে আপনি নিজের আত্মসমালোচনা করেন অমাফি রাফি রাফ বলা হয় তাককে তাক বুঝেন কি আজকাল এই রাফ শব্দটি ব্যবহার হচ্ছে রফুফ বা রাফ বলছে সেলফকে আমার তাকে যেই তাকে কোনো কিছু থাকে খাবার খেজুর আসলে ওখানে রাখতেন জবা আসলে রাখতেন আমার তাকে কিছুই ছিল না কি ছিল ইল্লা সাত্র সাইরিন সাত মানে অর্ধেক আর সাইর মানে জব অর্ধেক সা এখানে বলতে চেয়েছেন অর্ধেক সা জব অর্ধেক সা কত হয় দেড় কেজি ছ কেজি দেড় কেজি তাহলে সোয়া কিলো বা দেড় কিলো জব মাত্র ছিল ফিরাফিল্লি আমার তাকে আকাল তো মেনহ সেখান থেকে আল্লাহর রসুল ইন্তেকাল পরে খেতে থাকলাম হাতটা তাল আলে অনেক দিন হয়ে গেল ওখান থেকে অল্প করে জব নেন আর ওইদিকে একটু পিষে নেন তারপরে রুটি করে খেয়ে নেন খেতে থাকেন মায়ের সরাজি আল্লাহ তালান অনেক দিন হয়ে গেল আর দিন একদিন দেখি একটু মাপ করে দেখি পুরোটাকে উঠিয়ে তিনি কি করলাম সাকিল তহু ওজন করে দেখলাম মেপে দেখলাম যে দেখি আর কতটা বাকি আছে এতদিন ধরে খাচ্ছি তো কতটা বা পরিমাণ আছে দেখি তো দেখেন কেমন আল্লাহ রব্বুল আলমিন কারামতি একে বলা হয় আয়েশা রাজি আল্লাহ তাল আনহার কারামত অথবা নবী করিম সাল্লাম যেহেতু ছেড়ে গেছেন তার মজেদা ঠিক না অলৌকিকত্ব যে আধা সা সোয়া কিলো বা দেড় কিলো জব আর খেতে খেতে হাতটা তালা আলাই আমার ওপর সময় অনেক দীর্ঘ হয়ে গেল অনেক দিন হয়ে গেল শেষই হয় না তো মনে হয় একটু মাফ করে দেখি ওজন করে দেখি কতটা আছে ফাকিল তহু কাইল করা মানে কোনো পাত্রে ওজন করা পাত্রে মাফ করা মাফ করা বলে আর ওজন হচ্ছে দাঁড়ি পাল্লে দিয়ে ওজন করা আরবি শিখে নেবে ওজন মানে মিজান বলা হয় দাঁড়ি পাল্লাকে যাতে ওজন করা হয় আর কাইল বলা হয় ওয়াউফুল কাইল ওয়াল মিজান কোরআন আছে না তোমরা কাইল এবং মিজানকে পুরা পুরা করো মানে পাত্রেও যদি মাফ করে দাও তবুও ঠিকভাবে দিবে আর যদি দাঁড়ি পাল্লাতে মাফ হতো দাঁড়ি মারবে না ওয়াল মিজান সোহেব আলী ইসলামের যুগে যে তারা ওই দাঁড়ি মারতো কম দিত লোকজনকে মাফ করে দিত তখন আল্লাহ ওই আয়াতগুলি ওয়াউফুল কাইল আল মিজান ফাকিল তো একদিন maaf করে পাত্রে maaf করে ফেললাম তাহলে বোঝা গেল যে সেই যুগে খাদ্যদ্রব্য হ্যাঁ কিসে maaf করা হইতো পাত্রে maaf করা হইতো আর এই সুন্নাত আজ পর্যন্ত চলে আসছে আমাদের দেশের মহিলাদের মাঝে চাউল দিবে ভাতের হাঁড়িতে maaf করে দিবে কিসে গ্লাসে বা এক ধরনের কাঠাই পাওয়া যেত আমাদের দেশে কাঠা পাওয়া যেত সেই কাঠা ওই যে এতে রাখাই আছে চাউলের সাথে রাখাই আছে আলাদা করে নিয়ে আসবে না ওখানে রাখাই আছে ওতেই maaf করে দেবে চলে আসছে এই সুন্নাত এটি হচ্ছে সন্ন্যত তরিকা প্রাচীন যুগ থেকে পক্ষান্তরে ওজনের জিনিস না বিশ্বাসের যুগে ওজন হয়তো শুধু সোনা চাঁদের জিনিসগুলি ওজন হতো খাদ্যদ্রব্য ওজন হতো না খেজুর ওজন হতো না আজকাল খেজুর বিক্রি হচ্ছে ওজন করে অনেক কিছুইকে যেগুলি মাপ হয়তো সেগুলোর ওজন করা শুরু হয়েছে তো <clears throat> ফাকিল তো মাপ করে দেখলাম যে কতটা আছে কাঠায় ফাফানিহা তারপরে শেষ হয়ে গেল যখনই মাফ করে নিলেন তিনি তারপরে আর ওই বরকত থাকলো না আর ওই কারামত থাকলো না শেষ হয়ে গেল মাফ করতে গিয়ে দেখলেন যে আধা কিলো আছে বা হয়তো সাতশো আটশো গ্রাম আছে তারপরে দু চার দিনে যা শেষ হয় বা এক দুদিনে শেষ হয় আর আরেকটা হাদিস আছে যে ওরা আফসুস যদি আমি জানতাম তো মাপতাম না এরকম থাকতো আর খেতেই থাকতাম শেষ পর্যন্ত কিন্তু মানুষ জানেন আল্লাহ শেষ করবে কোনো কোনো বাহানা বসিলা হয়েই যাবে যাই হোক তারপরেই শেষ হয়ে গেল ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহী আজমাই